যে আল্লাহ তাআলা এখানে তার নিজের জন্য প্রশংসা সাব্যস্ত করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন এই তিন আয়াতের মাধ্যমে এই তিন আয়াতে আল্লাহ তালার জন্য প্রশংসা সাব্যস্ত করা হয়েছে এখানে আল্লাহ তালার ব্যাপারে তিন ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে একটা হলো আল্লাহ একটা হলো রব্বুল আলমিন আর একটা হলো আর রহমান এবং আর রাহিম আর এর সাথে মালিক দিনও যুক্ত আছে কিন্তু মৌলিকভাবে এখানে আল্লাহ অর্থাৎ উলোহিয়াত রব্বুল আলমিন তথা রুবুবিয়াত এবং রহমান রাহিম তথা রহমত এই তিনটা বিষয়কে আল্লাহ তালার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে এর অর্থ কি সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আল্লাহ কাকে বলা হয় আল্লাহ তাকেই বলা হয় যিনি হলেন আল ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ শব্দটা এসেছে ইলাহ থেকে তার মানে আমি যখন বললাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য তখন আমি তাওহিদুল উলুহিয়াকে সাব্যস্ত করলাম আমরা যারা আকিদা সম্পর্কে অল্প বিস্তর জানা আছে এই শব্দগুলোর সঙ্গে হয়তো আমরা পরিচিত তবে দুঃখজনক বিষয় আমাদের সমাজের মধ্যে আকিদা সম্পর্কে বা ইমানের বেসিক বিষয়গুলো সম্পর্কে আমাদের জানাশোনা থাকে না এমনকি যারা আমরা ইমানে কোনো মেহনতের সঙ্গে যুক্ত আছি চল্লিশ বছর পঞ্চাশ ধরে মেহনত করছি এত দীর্ঘকাল মেহনত করার পরও আকিদার মূল মূল পরিভাষাগুলো সম্পর্কে আমাদের খবর থাকে না দুঃখজনক তো আল্লাহ শব্দ বলার মাধ্যমে উলুহিয়া তহিদুল উলুহিয়াতের দিকে ইঙ্গিত করা হলো তহিদুল উলুহিয়া মানে কি যে দাসত্ব এবং এবাদত একমাত্র আল্লাহর প্রাপ্ত এটাই হলো তাওহিদ তাওহিদ মানে একত্ববাদ সংক্ষেপে আমরা বলি উলুহিয়াত মানে ইবাদত তৌহিদুল উলুহিয়া মানে তৌহিদুল ইবাদা আমার এবাদতকে আমি একজনের জন্য সীমাবদ্ধ করে দিলাম আর তিনি কে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শব্দের মানেই হলো আল্লাহ শব্দের মধ্যেই কথা আছে আমার ইবাদত আমার দাসত্ব পাওয়া উপযুক্ত এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমার দাসত্ব এবং আমার এবাদত এবাদত আমি কার জন্য উৎসর্গ করছি আল্লাহর জন্য দ্বিতীয়ত বলা হচ্ছে রব্বুল আলমী এখানে তৌহিদুর রুবুবিয়া তাহিদের দ্বিতীয় প্রকার তাহিদের দ্বিতীয় প্রকার তৌহিদুর রুবুবিয়া সেটাকে প্রমাণ করা হচ্ছে তৌহিদুর রুবুবিয়া কাকে বলা হয় রব মানে হলো পরিচালক রুবুবিয়াত মানে হলো পরিচালনা রব্বুল আলমী মানে জগৎ সমূহের পরিচালক অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই আলামিন শব্দের মধ্যে অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা হলেন এমন সত্তা যিনি তিনি তার সত্তা ছাড়া আর যা কিছু আছে সবকিছুকে লালন করেন পালন করেন এবং পরিচালনা করেন এটাই তহিদুল রুবিয়া একজনই করেন একমাত্র আল্লাহ তালাই করেন রব্বুল আলমিন দুটো বিষয় সাব্যস্ত হয়ে গেল ইমানের মূল বিষয় তাওহিদের মূল বিষয় আলহামদুলিল্লাহ লিল্লাহ বলার মাধ্যমে আমি তাওহিদুল উলোহিয়া সাক্ষ্য দিচ্ছি যে আমার এবাদত আমার দাসত্ব পাওয়ার একমাত্র উপযুক্ত কে আল্লাহ রব্বুল আলমিন বলার মাধ্যমে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই পৃথিবীর এবং এই পৃথিবী ছাড়াও আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুই আল্লাহর সৃষ্টি এবং এই গোটা সৃষ্টিকুলকে আল্লাহ তালেই সৃষ্টি করেন তিনি পরিচালনা করেন তিনি লালন করেন তিনি পালন করেন তারপরে রহমান এবং আর রাহিম বলার মাধ্যমে রহমতের সাক্ষ্য দিচ্ছি রহমত মানে কি দয়া আল্লাহ তালা তিনি এই যে রব্বুল আলমিন এই সারা বিশ্ব চরাচরকে আল্লাহ তালা পরিচালনা করছেন এটা এজন্য করছেন না যে আল্লাহ তালা করতে বাধ্য কে তাকে বাধ্য করবে আল্লাহ তালা কেন করছেন করছেন কারণ তিনি আর রহমান তিনি আর রাহিম তিনি দয়ালু তিনি তার দয়ার কারণে এই সারা দুনিয়া এবং সারা সমগ্র সৃষ্টিকুলকে আল্লাহ তালা সৃষ্টি করছেন পরিচালনা করছেন লালন করছেন পালন করছেন তার দয়ায় তিনটা বিষয়ের ঘোষণা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই আল্লাহ শব্দের দ্বারা তৌহিদুল উলুহিয়া অর্থাৎ আমার এবাদতকে আমি একত্ববাদের এবাদতের মধ্যে একত্ববাদের ঘোষণা দিয়ে দিলাম রব্বুল আলমিন বলার মাধ্যমে পরিচালনা সৃষ্টি লালন পালনের ক্ষেত্রে আমি একত্ববাদের ঘোষণা দিয়ে দিলাম আর এর পাশাপাশি আর একটা জিনিসের সাক্ষ্য দিলাম সেটা হলো রহমান রাহিম যে আল্লাহ তাহলে এই যে সারা দুনিয়া তার তারবিয়াত করছেন পরিচালনা করছেন তিনি বাধ্য বলে এজন্য করছেন না বরং তিনি করছেন নিজ দয়া করে প্রথমে তিনটা বিষয় এখানে চলে আসলো একটা হলো তহিদুল উলুহিয়া অর্থাৎ এবাদতের একত্ববাদ তহিদুল রুবিয়া পরিচালনার একত্ববাদ এবং রহমান এই তিনটা বিষয় আবার রিপিট হয়েছে একটু পরে গিয়ে কিভাবে ইয়া আমরা আপনারই ইবাদত করি কেন আপনার ইবাদত করি কারণ উলুহিয়াত ইবাদত দাসত্ব একমাত্র আপনার জন্য সীমাবদ্ধ যেই সাক্ষ্য আমি আল্লাহ শব্দের মধ্যে দিয়ে এসেছিলাম আল্লাহ শব্দের মধ্যে সাক্ষ্য দিয়েছি না ইলাহ একমাত্র কে তিনি ইলাহ একমাত্র তিনি যেহেতু ইলাহ একমাত্র তিনি সুতরাং ইয়া কেন আবুদ আমরা আপনার ইবাদত করি যেহেতু আপনি একমাত্র ইলাহ আপনি ছাড়া অন্য কারো ইবাদত করার তো প্রশ্নই আসেন না দ্বিতীয় সাক্ষ্য কি ছিল রব্বুল আলমিন তার পরিচালনা পরিচালনার ক্ষেত্রে আল্লাহ তার এক সেই কথাকেই আবার সাক্ষ্য রিপিট করছি ইয়া কালাস্তাইন হে আল্লাহ আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি কেন কারণ পরিচালক তো আপনি ক্ষমতা এবং কর্তৃত্ব তো আপনার হাতে যদি আপনার কাছে সাহায্য প্রার্থনা না করি আর কে আছে যে আমাকে সাহায্য করবে তো রব্বুল আলমিনের মধ্যে যে সাক্ষ্য দিয়েছিলাম ইয়া কালাস্তাইনের মধ্যে সে কথাটা রিপিট করছি এরপরে আল্লাহর কাছে প্রার্থনা করছি এহদিন সিরাত আল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদের সরল পথে পরিচালিত করুন কেন এই প্রার্থনা আল্লাহর কাছে করার কি দরকার আমি কি চাইলে নিজের ক্ষমতা বলে নিজের যোগ্যতার মাধ্যমে নিজের প্রতিভার মাধ্যমে সরল পথে চলতে পারবো না না পারবো না কারণ সবকিছুর ক্ষমতা সবকিছুর রব এবং পরিচালনার কর্তৃত্ব হলো আল্লাহর হাতে আর আল্লাহ হলেন আর রহমান আর রাহিম তিনি যেহেতু দয়ালু তার দয়ার নিসবতে তার দয়ার অজুহাত দিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ যেহেতু আপনি দয়ালু আপনি আমাকে সেরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন আপনি যদি পরিচালিত না করেন আমি তো রব না রব তো আপনি আমি এই সিরাতে মুস্তাকিমের উপর চলতে পারবো না আর আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর চালাতে বাধ্য না তারপরও চালান কেন চালাবেন কারণ আপনি আর রহমান এবং আর রাহিম কথার মধ্যে সামঞ্জস্য পাওয়া যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ বলার মাধ্যমে যেই সাক্ষ্য দিয়েছিলাম ইমানের যেই ভিত্তিকে আমি প্রতিষ্ঠিত করেছিলাম ইয়া কানা আবুদু একই কথা রিপিট রব্বিল আলমিন বলার মাধ্যমে আমি আমার ইমানের যে ভিত্তিকে প্রতিষ্ঠিত করেছিলাম ইয়া স্টাইল আপনার কাছে সাহায্য প্রার্থনা করি বলার মাধ্যমে সে কথারই পুনরাবৃত্তি করছেন আর রহমান এবং আর রাহিম বলার মাধ্যমে আল্লাহ তালাকে দয়ালু সাব্যস্ত করেছিলাম এবং এ কারণেই তার কাছে ইহদিন আসরাতুল মুস্তাকিম বলে সরল পথ প্রার্থনা করছে তো তাওহিদের মূল দুটো ভিত্তি তাওহিদুল উলুহিয়া এবং তাওহিদুল রুবুবিয়া এই দুটো মৌলিক শিক্ষা আমাদেরকে সুরতুল ফাতেহার মধ্যে দেওয়া হচ্ছে এখানে আরেকটি বিষয় লক্ষণীয় ইয়া কেন আবুদু অথবা আল্লাহ আল্লাহ মানে হলেন যিনি উপাস্য ইয়া কেন আবুদু আমরা আপনার ইবাদত করি এবাদত মানে কি শুধু আপনার জন্যই নামাজ পড়ি আর আপনার জন্যই রোজা রাখি আর আপনার জন্যই জাকাত দেই আর আপনার জন্যই হজ করি বাকি কাজগুলো আপনি ছাড়া অন্য কোনো সত্তার জন্য করি এ অর্থ এবাদত মানে কি এবাদত মানেই হলো আফা গায়াতিল খুদুল মা গায়াতিল তাজিম মাহাব্বা সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ পর্যায়ের সম্মানের সঙ্গে কারো সামনে চূড়ান্ত অবনত এবং নত হয়ে যাওয়ার নাম হল এবাদত সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে কারো সামনে চূড়ান্ত অবনত হয়ে যাওয়ার নাম হল এবাদত সুতরাং নামাজের মধ্যে নামাজ হল আল্লাহর এবাদত কারণ এই নামাজের মধ্যে আমি আমার সেজদা আমার কপাল আমার সর্বোচ্চ সম্মানিত অঙ্গকে আল্লাহ তালার সামনে নত করে দিচ্ছি এটা একটা এবাদত একইভাবে আমার জীবনের যতগুলো ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে আমি আল্লাহর সামনে দাসত্ব প্রকাশ করব আব মানেই হলো দাস আমরা হলাম আবদুল্লাহ আল্লাহর দাস আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যে যে ক্ষেত্রে আমি আল্লাহর সামনে দাসত্ব অবলম্বন করব। আল্লাহর সামনে সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে নিজেকে অবনত করব সেই সেই ক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করলাম আর যেই ক্ষেত্রে আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আমার নিজেকে অবনত করলাম সেক্ষেত্রে আমি গাইরুল্লাহর ইবাদত করলাম নামাজের মধ্যে আল্লাহর সামনে নিজেকে অবনত করলাম তো নামাজ পড়লাম আল্লাহর জন্য কিন্তু আমি আমার পরিবার চালানোর ক্ষেত্রে আমার সমাজ আমার রাষ্ট্র আমার বিচার ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আমি আল্লাহ তার বিধানের সামনে নিজেকে অবনত করলাম না আমি মানব রচিত কোন বিধানের সামনে নিজেকে অবনত করলাম তাহলে সেই ক্ষেত্রে আমি আল্লাহকে রব হিসাবে মানলাম না আল্লাহ তার ইবাদত করলাম না বরং গহিরুল্লাহর ইবাদত করলাম নামাজ পড়লাম আল্লাহর জন্য আর আমার আইন কানুন আমার পরিবার আমার সমাজ চলল গাইরুল্লাহ রচিত আইন কানুন দ্বারা গাইরুল্লাহর বিধানের আলোকে মানব রচিত বিধানের আলোকে তাহলে আমার নামাজ হলো আল্লাহর জন্য আর আমার সমাজ হলো গাইরুল্লাহর জন্য আমি ইয়া কানা আবুদুর সাক্ষ্যের ক্ষেত্রে আমি একজন মিথ্যুক আমি বলছি তোমারই ইবাদত করি কিন্তু কথাটা এরকম না বলা উচিত ছিল হে আল্লাহ আমি তোমারই জন্য নামাজ পড়ি তোমার জন্য রোজা রাখি তবে তোমারই বিধানের আলোকে আমি সমাজ চালাই না তোমারই বিধানের আলোকে পরিবার চালাই না আমার আদালত আমার বিচার ব্যবস্থা আমার অর্থনীতি আমার রাজনীতি তোমার আদর্শের আলোকে চলে না হে আল্লাহ এগুলো চলে গাইরুল্লাহ আদর্শের আলোকে আমি আমার সাক্ষের ক্ষেত্রে মিথ্যাবাদী হয়ে গেলাম প্রতিদিন তো বলছি ইয়া কানা আবুদু তোমারই এবাদত করি আমার দাসত্ব আমার এবাদত এবাদতের অর্থ বলা হয়ে গেছে এবাদত মানে শুধু সেজদা দেওয়া না তো এবাদত ইয়া কেন আবুদু তোমার এবাদত করি কোন ক্ষেত্রে এবাদত করি আল্লাহ তালা খাস করে দেন কোন ক্ষেত্রে এবাদত করি আমার জীবনের সবগুলো সেক্টরে তোমার এবাদত করি তোমার দাস দাস মানে কি আমার নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নেই কোনো স্বাধীনতা নেই আমি পরাধীন আমি পরাধীন তোমার আদেশের সামনে তোমার আইনের সামনে তোমার শাসনের সামনে তোমার বিধানের সামনে আমি পরাধীন তুমি যা বলবে আমি তাই করব আজকাল তো সমাজ উল্টে গেছে অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াচ্ছে যেই কাজটা সমাজের মধ্যে মৌলিকভাবে খারাপ ছিল না সেই কাজকে খারাপ হিসাবে উপস্থাপন করা হচ্ছে তো যেই কাজটা মৌলিকভাবে খারাপ ভাবে খারাপ সেটাকে কেউ খারাপ মনে করে না সুদী লেনদেনের সঙ্গে জড়িত থাকাকে সবাই খারাপ চোখে দেখে কিন্তু মানব রচিত আইন কানুনের আলোকে আমার বিচার ব্যবস্থা যদি পরিচালিত হয় আর সেই বিচার ব্যবস্থার সঙ্গে আমি যুক্ত থাকি ব্যারিস্টার হিসাবে হোক উকিল হিসাবে হোক আর জজ হিসাবে হোক এই ক্ষেত্রে এই কাজটা যে একটা জঘন্য কাজ তাও হেইদের বিপরীত কাজ একটা সিরকি কাজ ইয়া কেন আবুদুর খেলাফ কাজ এটাকে কে মনে করে সুদী প্রতিষ্ঠান সুদী প্রতিষ্ঠানের বেতনকে কেউ ভালো মনে করে সবাই মনে করে এটা হারাম সতর্ক থাকার চেষ্টা করে কিন্তু আমার সেই গাইরুল্লাহর আলোকে গাইরুল্লাহর বিধানের আলোকে যে জায়গাটা পরিচালিত হচ্ছে সেখানের বেতনকে কি ভেজাল মনে করা হয় না পিওর হালাল মনে করা হয় আগেই বলেছিলাম কথাগুলো একটু সূক্ষ্ম প্রথম দিকে দুর্বোধ্য মনে হতে পারে কঠিন মনে হতে পারে কারো কারো খটকাও লাগতে পারে কারো কোনো প্রশ্নও জাগতে পারে তারপরও জিনিসগুলো আজ আমি সারাদিন শুধু এই প্রেশানিতে ছিলাম আজ মাদ্রাসায় মাত্র দুটো ক্লাস করিয়েছি ক্লাসও করাতে পারিনি এই চিন্তায় ছিলাম কথাগুলো কি বলা উচিত নাকি উচিত না কথাগুলো কি সবাই গ্রহণ করতে পারবে নাকি পারবে না একবার তো ইচ্ছা হলে তাফসিরি বন্ধ করে দিই কারণ কোরআনের তাফসির করতে গেলে কথাগুলো বলতে হবে নইলে কোরআনের সঙ্গে খেয়ালত হবে আর যদি কথা বন্ধ রাখতে হয় তাহলে সুরাতুল্লাহ তাফসির বন্ধ রাখা সারাদিন এই ফিকিরে ছিলাম কোনো কাজ আজকে সারাদিনে উল্লেখযোগ্য কিছুই করতে পারি একে পেরেছেন তো যাই হোক তো আল্লাহ তালার আমরা জানি উত্তম কিছু নাম এবং গুণাবলী আছে প্রসিদ্ধ নিরানব্বইটা নামের কথা আমরা নিজেরাও জানি এবং অনেকে মুখস্থও করি প্রসিদ্ধ নিরানব্বই নাম তো আল্লাহ তালার উত্তম নাম এবং গুণাবলী যেগুলো রয়েছে সেই সবগুলোর মূল তিনটা গুণের কথা সুরাতুল ফাতেহা আল্লাহ উল্লেখ করেছেন একটা হলো আল্লাহ একটা হলো আব্বুল আলমিন আর একটা হলো আর রহমান এবং রাহিম রহমান আল্লাহ তাল অন্য যত নাম রয়েছে উদাহরণস্বরূপ তিনি জীবনদাতা তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি আমি রোগ অসুস্থ হলে আমাকে সুস্থতা দানকারী আরোগ্য দানকারী এই বিষয়গুলো সবগুলো কিন্তু রব্বুল আলমিনের সঙ্গে সম্পৃক্ত তো এরকম এই তিনটা বিষয় একেবারে আল্লাহ তালা যত নাম এবং গুণাবলী রয়েছে সবগুলোর মূল আল্লাহ রব্বুল আলমিন আর রহমান এবং আর রাহিম সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ তালা সকল নাম এবং গুণাবলী উল্লেখ করা হয়নি কিন্তু এমন কিছু নাম এবং গুণাবলী উল্লেখ করা হয়েছে যেগুলোর মধ্যে সবগুলো মোটামুটি চলে এসেছে সবগুলোর কেন্দ্রবিন্দু মূল ভিত্তি অন্য প্রসঙ্গে যাচ্ছি মালিক ইয়মিদ্দিন বিচার দিবসের অধিকারী বিচার দিবসে একমাত্র মালিক তো এই কথা বলার মাধ্যমে আরেকটা আকিদা প্রমাণিত হচ্ছে সেটা কি যে মানুষ মৃত্যুর পর মাটির সঙ্গে মিশে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে না বরং একদিন সে পুনরায় উত্থিত হবে তো আমরাও তো বলি যে আমাদের ইমানের মূল কথা তিনটা তাওহিদ রেসালাত আখেরাত বলি না আমরা তাওহিদ রেসালাত আখেরাত তাওহিদের কথা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর রহমান রাহিম এর মধ্যে চলে এসেছে আখেরাতের কথা মালিক ইয়মিদ্দিনের মধ্যে বলা হচ্ছে তাহলে আমাদের তিন আকিদার দুটো মৌলিক আকিদা কিন্তু এখানে উল্লেখ হয়ে গেছে তাওহিদের কথা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনের মধ্যে চলে এসেছে মালিকী অমিদ্দিনের মধ্যে আখেরাতের কথা আখেরাতে আমাকে জীবিত হতে হবে পুনরুত্থিত হতে হবে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা চলে এসেছে একটা বিষয় বাকি আছে সেটা হলো রিসালাত বা নবুয়াত তা আপনি বলবেন সুরাতুল ফাতেহাকে এতদিন তো বলে আসলেন যে এই সুরা হলো পুরো কোরআনের সারা নির্যাস কই এখানে তো নবীদের কথা রেসালাতের কথা তো পাচ্ছি না হ্যাঁ রেসালতের কথা এবং নবুয়তের কথাও চলে এসেছে কিন্তু এটা বাহ্যিকভাবে দেখা যাবে না একটু গভীরে যেতে হবে কেমন আল্লাহ মানে হলো যিনি আমার উপাস্য রব্বুল আলমী যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন যেহেতু আল্লাহ তালা সবকিছুকে পরিচালনা করেন তো তিনি তার বান্দাকে পরিচালনা করবেন বান্দাকে ভালোর দিকে পরিচালনা করার দায়িত্ব কার আল্লাহ তো বান্দা কোনটা ভালো এবং কোনটা মন্দ এটাকে আকল দ্বারা চিনতে পারবে সম্ভব না তো কোন জিনিসটা ভালো কোন জিনিসটা তার ইহকালের জন্য উপকারী এবং পরকাল যে জগৎকে সে চোখ দ্বারা দেখেনি কান দ্বারা শুনেনি এবং অন্তর দ্বারা অনুভব করতে পারেনি সেই জগতের জন্য উপকারী এই বিষয়টা তো সাকরের দ্বারা বুঝতে পারবে না এটা বোঝার জন্য তো কিতাব লাগবে এবং রাসুল লাগবে সুতরাং এই রব্বুল আলমিনের সাক্ষের মধ্যেই আল্লাহ তালা যে তার রাসুলকে পাঠাবেন এটাও প্রমাণ হয়ে যাচ্ছে এর পাশাপাশি আল্লাহ তাল্লার ক্ষেত্রে আমরা বলছি ইয়া কেন আবুদ আমরা তোমারই আবাদত করি কিভাবে এবাদত করব। এবাদত তো এটা আকলের দ্বারা বোঝা সম্ভবই না তো কিভাবে এবাদত করব। এখন আল্লাহ তালা যদি আমাকে সেই পন্থা না শেখান তাহলে তিনি কিভাবে আমার থেকে এবাদত কামনা করেন এবাদত তো তখনই হবে আমল তো তখনই সম্ভব যখন আমার এলেম আসবে আমার এলেম তো আমার আকলের দ্বারা আসবে না ওহির এলেম তো আসবে রাসুলের দ্বারা সুতরাং আল্লাহ তালা মালিক ইয়মিদ্দিন যেহেতু তিনি বিচার দিবসের মালিক মানুষের বিচার করবেন তো মানুষের বিচার করবেন মানে আমলের বিচার করবেন তো কোন কোন কাজটা আমল কোন কাজটা ইবাদত আর কোন কাজটা ইবাদত না মানুষ এটা চিনবে কিভাবে চিনবে রাসুলের মাধ্যমে সুতরাং মালিক ইয়মিদ্দিন এর মধ্যেও আল্লাহ তালা রাসুলকে পাঠাবেন এ কথা চলে এসেছে এর পাশাপাশি আরো অনেকভাবে এসেছে উদাহরণস্বরূপ আল্লাহ হলেন দয়ালু আর রহমান রাহিম যেই সত্তা চির দয়ালু পরম দয়াবান সেই সত্তার ক্ষেত্রে কিভাবে ভাবা যায় তিনি মানুষকে সৃষ্টি করে তাকে শরীয়ত পালনের দায়িত্ব দিয়ে রাখবেন তোমাকে এটা এটা আদেশ দিলাম এটা এটা নিষেধ করলাম তোমাকে শরীয়ত পালন করতে হবে কিভাবে পালন করব কোনটা শরীয়ত কোনটা ভালো কোনটা মন্দ মানুষকে যদি এটা না চিনান তাহলে তিনি কিভাবে আর রহমান এবং আর রাহিম হন তিনি তো মালিকীয় দিন শেষ দিবসে বিচার করবেন তো বিচার কখন করবেন বিচার করা তো তখনই সম্ভব হবে যখন আল্লাহ তালা প্রমাণ প্রতিষ্ঠা করবেন হুজ্জত কায়েম করবেন আর আল্লাহ তালা প্রমাণ প্রতিষ্ঠা করেন নবীদের পাঠানোর মাধ্যমে কারণ যেই জাতির মধ্যে আল্লাহ তালা নবী পাঠাননি সেই জাতির মানুষেরা আল্লাহর সামনে বলতে পারে যে হে আল্লাহ আমি তো সত্য এবং মিথ্যাকে চিনতেই পারিনি আপনি তো আমার কাছে কোনো বার্তাবাহককে পাঠাননি তাহলে আজ কেন আপনি আমার বিচার করছেন আমি তো জানতামই না তা আল্লাহ তালা বিচার করবেন আর তিনি হলেন আর রহমান এবং আর রাহিম সুতরাং তার আর রহমান এবং আর রাহিম হওয়ার দাবি হল তিনি তখনই বিচার করবেন যখন তিনি বিচারের পূর্বেই তার উপর প্রমাণ প্রতিষ্ঠা করবেন রাসুল পাঠাবেন নবী পাঠাবেন সত্য এবং মিথ্যাকে চেনাবেন আলো এবং আধারকে চেনাবেন কথাগুলো অযৌক্তিক মনে হচ্ছে এরপর আসি ইহদিন সিরাতুল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদের সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন হেদায়ত কামনা করা হচ্ছে এখানে একটি বিষয় উল্লেখ্য যে হেদায়ত তখনই সম্ভব যখন আমি গোমরাহি থেকে বেঁচে থাকব দোয়া তখনই কবুল হবে যখন আমি দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা থেকে দূরে থাকব উদাহরণস্বরূপ কিছু কিছু রোগ আছে না উদাহরণস্বরূপ অ্যালার্জি অ্যালার্জি হলে কিছু কিছু খাবার খাওয়া নিষেধ থাকে এই খাবারগুলো খেলে শরীরে চুলকানি এমনিই বেড়ে যায় আমি একদিকে খাবারও খাচ্ছি অন্যদিকে ওষুধও সেবন করছি আমার অ্যালার্জি ভালো হবে যত ভালো প্রফেসরই হোক যত ভালো ডাক্তারই হোক তিনি কিন্তু আমার রোগকে ভালো করতে পারবেন না কেন কারণ আমার রোগ ভালো হওয়ার জন্য যে প্রতিবন্ধক আমি সেই প্রতিবন্ধককে দূর করিনি প্রথমে আমাকে প্রতিবন্ধককে দূর করতে হবে তারপর আমার জন্য এই জিনিসের ওষুধকে সেবন করতে হবে একইভাবে একজন মানুষ কাফের সে যত আমলই করুক যত আমল করুক খুব দান করে খুব দানশীল খুব এবাদ বন্দী করে কোনো কিছু আল্লাহর কাছে কবুল হবে কেন হবে না কারণ আমলগুলো হলো জিরোর মতো শূন্য শূন্য শূন্য শূন্য অনেক শূন্য সে জমাচ্ছে কিন্তু শূন্যর বামে একটা সংখ্যা নেই সংখ্যা নেই অনেকগুলো শূন্য জমাচ্ছে শূন্যের দাম আছে কিন্তু বেশি না একটা সংখ্যা যদি বসে ওয়ান উদাহরণস্বরূপ একটা এক বসালো এক বসানোর পর মাত্র একটা শূন্য দিল কত হয়ে গেল দশ আর একটা শূন্য দিল কত একশো যত শূন্য বাড়বে তার মর্যাদা বাড়তে থাকবে কিন্তু শূন্য যদি এক কোটি শূন্য বসানো হয় কিন্তু বাম পাশে যদি একটা সংখ্যা না বসানো হয় এই এতগুলো শূন্যের কোনো দাম আছে তো আমি আল্লাহর কাছে প্রতিদিন নামাজের মধ্যে দোয়া করি ইহদিন সিরাতুল মুস্তাকিম ইহদিন সিরাতুল মুস্তাকিম তারপরও সিরাতে মুস্তাকিম পাই না কেন নামাজের মধ্যে দোয়া এই দোয়া তো সবার আগে কবুল হওয়া দরকার সিন্নিকে দোয়া কবুল হওয়ার থেকে নামাজের দোয়া একটু বেশি আগে কবুল হওয়া দরকার না জেলাপির লোভে যে দোয়া আর যে দোয়া একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দুটোর মর্যাদা সমান হবে কখনোই হওয়ার কথা না তাহলে দেখা যাচ্ছে জেলাপির লোভে যে দোয়া করি মাঝে মাঝে সেই দোয়া খেটে যায় কিন্তু একদিন আর সিরাতল মুস্তাকিম কই সরল পথ তো আর পাই না কেন পাই না কারণ দোয়া তো হচ্ছে কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য যে প্রতিবন্ধক সেই প্রতিবন্ধককে আমি দূর করছি না প্রতিবন্ধক কি গোমরাহী হেদায়তের বিপরীত জিনিস কি গোমরাহি পথভ্রষ্টতা তো আমি হেদায়তের দোয়া তখনই কবুল হবে যখন আমি গোমরাহিকে দূর করব। গোমরাহির মধ্যেও লিপ্ত থাকব আর আমি হেদায়তের দোয়াও করব। আমার চোখ টেলিভিশনের দিকে আর আমি বসে বসে তসবি টিপছি ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ কোনো কাজ হবে আমি বিসমিল্লা বলে জিনা শুরু করলাম আল্লাহর নামে তো শুরু করছি তো যেহেতু আল্লাহর নামে করছি কাজটা মনে হয় গুণা হবে না এরকম তো আমার হেদায়তের দোয়া তখন কবুল হবে যখন আমি গোমরাহিকে দূর করবো গুমরাহী দুই ধরনের এক ধরনের গোমরাহি হল গাইরুল মকদবি আলিহীন আর এক ধরনের গোমরাহি হল আলাদ্দিন সুরার মধ্যেই থাকছি বাইরে থেকে কোনো আলোচনা করছি না গাইরুল মকদবি আলিহীন যারা গজবগ্রস্ত ওয়ালাদ্দিন যারা গুমরাহ তথা পথভ্রষ্ট গত সপ্তাহে আমরা আলোচনা করেছি এখানে আল মকদুব আলিহীন দ্বারা কাদের বোঝানো হয়েছে যে আল্লাহ তাহলে এখানে তিন শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন এক নম্বর যাদের উপর আল্লাহ তালা নেয়ামত বর্ষণ করেছেন দুই নম্বর যারা গজবগ্রস্ত তিন নম্বর যারা পথভ্রষ্ট তো নেয়ামত প্রাপ্ত কারা নিয়ামত প্রাপ্ত হলো তারা যারা ইলমও পেয়েছে আমলও পেয়েছে যারা সত্যকে চিনেছে আইল মানে জানা যারা সত্যকে জানতে পেরেছে এবং আমল করেছে অর্থাৎ নিজেদের জ্ঞান অনুযায়ী তারা চলেছে তারা হলো মুনাম আলাইহিম তথা নিয়ামত প্রাপ্ত গজবগ্রস্ত কারা গজবগ্রস্ত হলো যারা জেনেছে কিন্তু মানেনি আইলম হয়েছে কিন্তু আমল হয়নি ওলা নিন পথভ্রষ্ট পথভ্রষ্ট কারা যারা জানেও নি ইলমও হাসিল হয়নি তো আমল করা তোর দূরের কথা আমল হয়নি তো তিন শ্রেণীর মানুষ এক নম্বরে হলো মুনাম আলিহিম নিয়ামত প্রাপ্ত যাদের আইলমও আছে আমলও আছে দুই নম্বরে গজবগ্রস্ত যাদের ইলম আছে জানা আছে চেনা আছে আমল নেই তিন নম্বরে যাদের ইলমও নেই আমলও নেই তো আমার গোমরাহি হলো এই দুইটা অর্থাৎ ইলম আছে কিন্তু আমল নেই অথবা ইলমও নেই এবং আমলও নেই এই দুটো থেকে বাঁচতে হবে অর্থাৎ ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমি আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছি যে হে আল্লাহ আমাকে সরল পথে পরিচালিত করুন খেয়াল করুন হে আল্লাহ আমাকে সরল পথে পরিচালিত করুন এই দোয়া তখনই কবুল হওয়া সম্ভব যখন এক নম্বরে আমি সরল পথের পরিচয় অর্জন করব এবং দুই নম্বরে আমি সরল পথের কাজগুলো করবো আমি সরল পথের পরিচয় অর্জন করলাম না ইলমি অর্জন করলাম না ইহদিনা সিরাতাল মুস্তাকিম ফায়দা দিবেন অথবা আমি সিরাতে মুস্তাকিমের ইলম লাভ করলাম পরিচয় লাভ করলাম সন্ধান লাভ করলাম জানলাম কিন্তু সিরাতে মুস্তাকিমের জন্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি করলাম না তাহলেও আমার ইহদিনা সিরাতুল মুস্তাকিম ফলপ্রসূ হবে না আমার ইহদিনা সিরাতুল মুস্তাকিম তখনই ফলপ্রসূ হবে যখন আমি সিরাতে মুস্তাকিমের জ্ঞান অর্জন করব এক নম্বর দুই নম্বরে হলো সিরাতে মুস্তাকিমের কাজগুলো করব আমার গাড়ি নেই আমি এখন স্টিয়ারিং ঘোরাচ্ছি কি আমি এখন থেকে এক লাফে গলন্ত মনে চলে যাব নাকি তা প্রথমে আমাকে গাড়ি অর্জন করতে হবে দুই নম্বরে গাড়িতে অর্জন করেছি চালাতে পারি না কি চলে যাবো আমার গন্তব্যে তাও হবে না চালাতেও হবে তো গাড়ি অর্জন করতে হবে চালাতেও হবে তখন আমি আমার মঞ্জিলে মাকসুদে গিয়ে পৌঁছব তো সিরাতে মুস্তাকিমের ইলম অর্জন করতে হবে সিরাতে মুস্তাকিমের আমলও করতে হবে তখন ইহদিনা সিরাতে মুস্তাকিম ফলপ্রসূ হবে সুতরাং ইহদিনা সিরাতুল মুস্তাকিমের জন্য তব অপরিহার্য বলবেন এটা আমার কেমন কথা তবা মানে হলো প্রত্যাবর্তন ফিরে আসা অতীতে আমি যে কাজের মধ্যে ছিলাম যে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম হোক সেটা আল্লাহর হক নষ্ট করা অথবা হোক সেটা বান্দার হক নষ্ট করা হোক সেটা শিরিক হোক সেটা কুফুর হোক সেটা সবিরা হোক সেটা কবিরা এই সকল গুনাহের মধ্যে লিপ্ত থেকে আমি যদি ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলি তাহলে কি আমার আমল আছে তা যখন আমার আমল নেই আমার ইহদিনা সেরাতুল মুস্তকিম ফলপ্রসূ হবে অথবা কোনটা গুণা আর কোনটা গুণাহ না কাজ তো করতেই হবে জীবন তো থেমে থাকবে না আমি কোনো একটা কাজে লিপ্ত আছি কোনো একটা পেশা কোনো প্রফেশনে আছি কোথাও স্টাডি করছি কিছু না কিছু আমি করছি আমার একটা কাজ আছে তো সেই কাজটা আসলে কি ইসলাম সম্মত নাকি এটা সেরিয়া বিবর্জিত সেটাই আমি জানি না এহদিন আসলাতুল মুস্তাকিম ফলপ্রসূ হবে না গত সপ্তাহে বলেছিলাম সাধনা তো সবাই করতে পারে মেহনত সবাই করতে পারে বিধর্মীরা যে মেহনত করে না তা না সাধনা সবাই করে এমনকি ইসলামের মধ্যে সন্ন্যাসী নেই বৈরাগী নেই ইসলামে বৈরাগ্যবাদ হারাম সন্ন্যাসবাদ হারাম অন্যান্য ধর্মের মধ্যে অনেক বৈরাগী এবং সন্ন্যাসীর অভাব নেই তারপরও আমরা তাদেরকে কি জান্নাতি বলবো কেন বলবো না কারণ তারা সরল পথের আইল অর্জন করেনি যদিও তারা সাধনা করেছে তাদের সাধনা বেকার সুতরাং ইহদিনা সিরাতুল মুস্তাকিমের জন্য তওবা অপরিহার্য কারণ তওবা করব কিসের থেকে দুই জিনিসের থেকে যেই জিনিস জানতাম না সেই জিনিস জানবো আর যেই জিনিস জানা সত্ত্বেও লিপ্ত থাকতাম সেটা থেকে ফিরে আসবো তবা শুধু আস্তাফিরুল্লাহ বলার নাম না তবা মানেই প্রত্যাবর্তন জানতাম না তো না জানা থেকে জানার দিকে প্রত্যাবর্তন জানতাম কিন্তু করতাম না না করা থেকে করার দিকে প্রত্যাবর্তন তবা তো আমার যখন তওবা হবে আমি জাহানাত থেকে ইলমের দিকে ফিরব অথবা আমল না করা থেকে আমলের দিকে ফিরব তখন আমার ইহদিনা সালাতুল মুস্তাকিম ফলপ্রসূ হবে তার পূর্বে ফলপ্রসূ হবে না এ বিষয় শেষ আর একটা শিক্ষা ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন সরল পথ কোন পথ আল্লাহ বলতে পারতেন কোরআনের পথ সুন্নার পথ রসুলের পথ কোন একটা কথা বলে দিলে হতো কিন্তু আল্লাহ বলছেন সরল পথ সিরাত ওই সমস্ত মানুষদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন কাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন পাঁচ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠায় আল্লাহ তালা সেটাও বলে দিয়েছেন ও সুহাদা ও চার শ্রেণীর মানুষের উপর আল্লাহ তালা নিয়ামত বর্ষণ করেছেন এক নম্বরে নবীরা দুই নম্বরে সিদ্দিকরা তিন নম্বরে শহীদরা চার নম্বরে নেককার বান্দারা এরা হলো আল্লাহ তালা নিয়ামত প্রাপ্ত বান্দা এদের পথটাই হলো সিরাত মুস্তাকিম সুতরাং সিরাত মুস্তাকিম চাও নবীর পথ অনুসরণ করো সেরাতে মুস্তাকিম চাও সিদ্দিকদের পথ অনুসরণ করো নবীর পথ চাও শহীদদের পথ অনুসরণ করো সিরাতে মুস্তাকিম চাও তো সালেহীনের পথ অনুসরণ করো আরেকটা বিষয় লক্ষণীয় তা আপনি কি মনে করেন যে নবীদের পথ আর সিদ্দিকদের পথ আলাদা দুটোকে আলাদা বিষয় অথবা সিদ্দিকদের পথ এবং শহীদদের পথ আলাদা বিষয় শহীদদের পথ এবং সলেহীনের পথ আলাদা বিষয় অথবা অন্যভাবে বলি আমরা হায়াত সাহাবার তালিম করি না আমরা তো আমাদের জন্য আপনি বলবেন কোরআনে তো আমাদের আইডল ঘোষণা করা হয়েছে দ্য প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তাহলে তার জীবনী না পড়ে আমরা সাহাবিদের জীবনী কেন পড়ি জবাব কি সাহাবিদের জীবন আলাদা কিছু না বরং সাহাবিদের জীবন হলো আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাহামের জীবনের প্রতিচ্ছবি রাসুলের আদর্শকে তারা নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করেছেন নতুন কোন পথ মত রীতি আদর্শ প্রণয়ন করেননি কারণ নতুন পথ এবং মতকে বলা হয় বেদাত আর আমরা সাহাবিদের ব্যাপারে আকিদা লালন করি না যে তারা বেদাতে ছিলেন তারা যদি এমন কোনো কাজও করেন যেই কাজ রসুল্লাহ সাল্লাম নিজে করেননি তারপরও সেই কাজ অবশ্যই রসুল্লাহর আদর্শ দ্বারা প্রমাণিত কখনো তারা এমন কোন কাজে লিপ্ত হননি যেই কাজ রসুল্লাহর আদর্শের খেলাফ কারণ এ বিষয়টা সাহাবিয়তের শানের খেলাফ আর সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন রবি আল্লাহ আনহু মরদ তাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট সুতরাং কখনো যেটা ভাবা যায় না আল্লাহ তালা কোনো বেদাতির ব্যাপারে এই কথা বলবেন যে আল্লাহ তালা বেদাতির ব্যাপারে সন্তুষ্ট যেখানে বেদাতির ব্যাপারে হাদিস বলছে সাহিবা বিদা ফাকাদ আল হাদমিল ইসলাম যে ব্যক্তি কোনো বেদাহাতিকে সম্মান দিবে বেশি কিছু না যে ব্যক্তি কোনো বেদাহাতিকে সম্মান দিবে সে ইসলামের ধ্বংসে সাহায্য করল আজকাল তো সবই করা হয় যে মাহফিলের মধ্যে লোক বেশি আসতে হবে এজন্য কি করা যে একজন সুরেলা কোকিল কণ্ঠস্বর সুমধুর কণ্ঠস্বর একজন বেদাতি বক্তাকে দাওয়াত দাও আর কিছু হকপন্থী বক্তাদেরকেও রাখো তো এই যে তাকে দাওয়াত দেওয়া এটা কি তাকে সম্মান দেওয়া না নাকি তাকে অসম্মানিত করা তো রাসুলের হাদিস তো বলছে যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান দিবে সে ইসলামের ধ্বংসে সাহায্য করলো কারণ বেদাতিকে সুন্নাহ প্রচার করবে নাকি বেদাত প্রচার করবে যদি সুন্নাহ প্রচার করে তাহলে তাকে তাকে সুন্নিই বলতাম বেদাতি বলতাম না তো সে তো বেদাত প্রচার করবে আর তার এই প্রচারের ক্ষেত্রে মাধ্যম হচ্ছেন আপনি সুতরাং যদিও ডাইরেক্ট কাজটা আপনি করছেন না ভায়া হয়ে কাজটা করছেন কিন্তু গুনাহগার আপনিও হবেন উদাহরণস্বরূপ আমি নিজ হাতে কাউকে খুন করলাম না কিন্তু একজন ভাড়াটে কিলারকে আমি হায়ার করলাম তাকে কিছু টাকা দিলাম এক লক্ষ টাকা দিলাম যাও অমুক আমার শত্রু ওকে শেষ করে দিয়ে আসো সে গিয়ে তাকে শেষ করে দিয়ে আসলো কি মনে হয় পুলিশ কি শুধু তাকে গ্রেফতার করবে আর আমাকে সালাম দিবে নাকি আমাকেও ধরবে কেন ধরবে আমাকে আমি তো খুন করিনি আদালতে গিয়ে দাঁড়িয়ে বলবো যে ওরা আমি তো কিছু করিনি আমার কেন আমাকে কেন ধরে আনলেন ওকে বলেন ও ফোন করেছে ওর হাত কাটেন ওর গলা কাটেন ওকে ফাঁসিতে দেন ওকে যাবজ্জীবন দেন আমি কি করলাম যে তুমি সরাসরি কিছু করনি কিন্তু প্রত্যক্ষভাবে তুমি জড়িত নাই কিন্তু পরোক্ষভাবে মূল এখানে অবদানটা তোমার ঠিক না তো আপনি নিজে বেদাতের কথা বলেন না আপনি জাল হাদিস বলেন না কিন্তু আপনি এমন মানুষের মাধ্যমে আপনি তার কথা শোনানোর ব্যবস্থা করলেন যিনি জাল হাদিস বলেন তো জাল হাদিস বলা এবং জাল হাদিস বানানো মান হাদ্দাসা আন্নি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ফাহু আহাদুল কাযিবিন রাসূল বলছেন যেই ব্যক্তি এমন কোন হাদিস বর্ণনা করলো সে জানে হাদিসটা মিথ্যা তারপরও সে বর্ণনা করলো সে ভাবছে আমি তো বানাইনি জাল হাদিস অন্য কেউ বানিয়েছে আমি সেটাকে প্রচার করছি ফাহু আহাদুল কাদিবিন সেও একজন মিথ্যুকদের অন্তর্ভুক্ত মূল জাল রচয়িতা সে যেমন ভাবে অপরাধী এই ব্যক্তি অপরাধী উদাহরণস্বরূপ জাল নোট যে বানিয়েছে সে অপরাধী আর জাল নোট নিয়ে আপনি মার্কেট করতে গিয়েছেন আপনি অপরাধী না নাকি আপনি অপরাধী জাল হাদিস যে বানিয়েছে সেও অপরাধী আর যে জাল হাদিস বর্ণনা করছে সেও অপরাধী জাল হাদিস বর্ণনার বা জাল হাদিস বানানোর অপরাধের শাস্তি কি সত্যি হলো সে যেন জাহান্নামে নিজের জায়গাকে গ্রহণ করে নেয় নামকে নিজের আবাসস্থল হিসেবে গ্রহণ করে নেয় জাল হাদিস নিজে তো বলি না কিন্তু অন্যকে দিয়ে বলাই অন্য বলার মাধ্যম হই আপনি জাহান্নামে নিজের জায়গাকে প্রস্তুত করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যান কাজগুলো খুব হালকা মনে হয় কিন্তু হালকা না কাউকে যখন জিজ্ঞেস করা হয় ভাই জাল হাদিস বলো কেন ও আচ্ছা এটা জাল হাদিস কেউ জানতাম না তো আফন আফন না জানলে আল্লাহ তালা মাফ করে দেয় বলে না কথাগুলো পৃথিবীর সব ক্ষেত্রে এই নীতি চলতে পারে রসুলের হাদিসের ক্ষেত্রে এই নীতি চলবে না কেন চলবে না কোন ইমামের কথার আলোকে চলবে না তা না খুদ রসুল উল্লাহ নিজেই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে গেছে ইত্তাকুল হাদিস আননি ইল্লামা আলিম তুম সেই হাদিস ইত্তাকুল হাদিস আননি আমার থেকে হাদিস বর্ণনা করার ব্যাপারে তাকোয়া অবলম্বন করো তাকোয়া মানে কি খেয়াল করবেন তাকোয়ার মধ্যে দুটো অর্থ কোনো কাজকে ভয় করে সেটা থেকে বিরত থাকার নাম হলো তাকোয়া কি বললাম কোনো কাজকে ভয় করে সেটা থেকে বিরত থাকার নাম হলো তাকোয়া আপনি ব্যভিচার করেন না কেন করেন না সুযোগই নেই সবসময় জনসমাজের মধ্যে থাকেন মানুষের মধ্যে থাকেন বাবা খুব ভালো গাইড করে রাখে আপনাকে আপনাকে সব সময় চোখে চোখে রাখে সুযোগই পাচ্ছেন না এই জন্য আপনি ব্যবচারে লিপ্ত হচ্ছেন না আপনি অবৈধ প্রেম করছেন না তো আপনি ভাবছেন আমি খুব বড় মুত্তাকি না ভাই এটা তাকোয়া না বিরত থাকার নামই তাকোয়া না ভয় করে বিরত থাকার নাম তাকোয়া আবার আপনি কোনো একটা কাজকে ভয় করেন উদাহরণস্বরূপ যারা কোনো ব্যবচারে লিপ্ত হয় তারা কি জানে না কাজটা গুণা জানে তার মানে তারাও ভয় করে ভয় করা সত্ত্বেও লিপ্ত হয় শুধু ভয়টাকেও তাকে বলা হবে না সেও মুত্তাকি না তো মুত্তাকিকে মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ভয় করে বিরত থাকে কাকে ভয় করে আল্লাহকে তাকুয়া মানেই হলো আল্লাহকে ভয় করে কোন কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকুয়া শুধু ভয় করার নামও তাকুয়া না শুধু বিরত থাকার নামও তাকুয়া না বরং দুইটার মধ্যে যখন মিলন ঘটবে ভয় করি এবং ভয়ের কারণে বিরত থাকি সেটার নাম হলো তাকুয়া রাসুল কি বলছেন ইত্তাকুল হাদিস আননি আমার থেকে হাদিস বর্ণনা করার ব্যাপারে তাকুয়া অবলম্বন করো তার মানে কি আমার থেকে হাদিস বর্ণনা করাকে ভয় করো এবং ভয় করে বিরত থাকো তার মানে কি আমার থেকে হাদিস বর্ণনা করবা না এই অর্থ দাঁড়াচ্ছে না এতটুকু অর্থ এটাই দাঁড়াচ্ছে এর পরের অংশ আমরা দেখি ইল্লা মা আলিম তুম তার মানে স্বাভাবিক বিধান হলো হাদিস বর্ণনা করা যাবে না এখান থেকে একটা ব্যতিক্রম সুরত দেখানো হচ্ছে স্বাভাবিক বিধান হলো হাদিস বর্ণনা করা যাবে না এখান থেকে ব্যতিক্রম সুরত দেখানো হচ্ছে ব্যতিক্রম কি ইল্লা মা আলিম তুম তবে যে ব্যাপারে তোমরা নিশ্চিতভাবে জানো আইল শব্দের অর্থই হলো নিশ্চিত জ্ঞান আইল জন শাক শব্দগুলোর মধ্যে পার্থক্য আছে শাক মানে সন্দেহ জন মানে প্রবল ধারণা আইল মানেই হলো সুনিশ্চিত জ্ঞান আলিয়া তেকাদুল জাজিম তো ইল্লা আলিম তুম যে ব্যাপারে নিশ্চিতভাবে জানো এটা রসুলের হাদিস শুধু সেটা বর্ণনা করতে পারো আর যেই ব্যাপারে নিশ্চিতভাবে জানো না নিশ্চিতভাবে জানো না ধারণা না নিশ্চিতভাবে জানো না যে এটা আল্লাহ রসুলের হাদিস না সেই ব্যাপারে হাদিস বর্ণনা করাকে ভয় করে বিরত থাকো হাদিস তো সবাই বলি ভুল বলতে থাকি অথচ দেখা যাচ্ছে সেটা কোনো সাহাবির কথা কোনো তাবের কথা বড় কোনো বুজুর্গের কথা আপনি বলবেন কথা তো সঠিক আরে ভাই কথা সঠিক হওয়া এক কথা আর সেই কথা রসুল বলা এক কথা দুটোকে এক কথা নাকি কথা সঠিক হলেই সেটা আল্লাহ রসুলের দিকে নিষ্পত করা সহি হবে এই নীতি কোথায় পেলেন আপনি এটাও মিথ্যা যে জিনিস যে বলেনি তার নামে সেটা চালিয়ে দেওয়া মিথ্যা কিনা অবশ্যই মিথ্যা তো জাল হাদিস এই হাদিস রেওয়ায়ত করার ব্যাপারে এই সতর্কতা আমাদের সমাজে কোথাও নেই এক একজন বক্তা বয়ান করে বিশটা পঁচিশটা তিরিশটা জাল হাদিস না বললে যেন বয়ানই হয় কিছু বলবেন বললে এই জবাব এই জবাব সরি আফন এটা জানতাম না যে এটা জাল হাদিস আরে ভাই জানতেন না আপনার জন্য রেওয়ায়ত করা হারাম হাদিস তখনই রেওয়ায়ত করা যাবে রাসুরের নামে তখনই বর্ণনা করা যাবে যখন নিশ্চিতভাবে জানবেন এটা আল্লাহ রসুরের হাদিস কোন একটা বইয়ে দেখলাম জানি না হাদিসটা বিশুদ্ধ নাকি হাদিসটা অগ্রহণযোগ্য হাদিসটা সহি না জাই জয়ফেরও স্তর আছে হাদিসটা সহি না জাল কিচ্ছু জানি না পেলাম আর রেওয়ায়ত করলাম শুনলাম আর রেওয়ায়ত করলাম বলা হয়েছে বলা হয়েছে কে বলেছে কোথায় বলেছে কোনো খোঁজ খবর নেই ধুম রাসুলের নামে চালাচ্ছি ভাই বলতে মনে চাই আপনি এমনি বলেন এরকম একটা কথা আছে অথবা আপনি এমনি রেওয়ায়ত করেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই অংশটা লাগানোর দরকার নেই আপনার কাছে কথা ভালো লেগেছে আপনি হ্যাঁ কথা বলেন সমস্যা তো নেই সত্য কথা বলতে আপনাকে কেউ না করেনি কিন্তু সেটাকে সত্য হলেই রাসুলের দিকে নিষ্বত করা সহি হয়ে যাবে সত্য হওয়া এক কথা রাসুলের দিকে নিষ্বত করা আরেক কথা সুতরাং আপনি নিজে জাল হাদিস বর্ণনা করেন না আপনি নিজে ভুল হাদিস রেওয়ায়ত করেন না কিন্তু ভুল হাদিস সমাজের মধ্যে প্রচার হওয়ার ক্ষেত্রে আপনি অবদান রাখেন তাহলে শুনে রাখুন সে যেন জাহান্নামকে নিজের আবাসস্থল হিসাবে গ্রহণ করে নেয় বিষয়গুলো সহজ আপনার জন্য মাহফিলের আয়োজন করা ফরজও ছিল না ওয়াজিবও ছিল না কিন্তু মানুষের মধ্যে আপনি ভুল প্রচার করছেন জাল হাদিস প্রচার করছেন আপনি আল্লাহ রসুলের সঙ্গে এক ধরনের বেয়াদবের মধ্যে লিপ্ত হচ্ছেন ভালো করতে গিয়ে আপনি নিজের বরবাদি ডেকে আনছেন এই বিষয়গুলো সম্পর্কে কোনো সচেতনতা নেই বিলকুল সচেতনতা নেই এই যে মুসলিম উম্মর যে আজকাল এই অবস্থা এমনি না নিজেদের হাতের কামাই এগুলো বুঝেই না ওই যে বললাম না সিরাতে মুস্তাকিমের দুই অংশ একটা হলো আইম একটা হলো আমল জানলে না মানার প্রশ্ন আসবে জানেই না জানলে বুঝেই না বুঝলে মাথায় খাটাই না খাটালে এটাকে প্রয়োগ করার ফিকিরই করে না সমাজের এই হালত তো যেখান থেকে কথা চলছিল সিরাতে মুস্তাকিমের পরিচয় আল্লাহকে দিচ্ছেন যে সিরাতে মুস্তাকিম হল ওই সমস্ত মানুষদের পথ যাদের উপর আল্লাহ তালা নিয়ামত বর্ষণ করেছেন এখান থেকে মৌলিক একটা শিক্ষা বের হয় যে হেদায়তের পথে চলার জন্য শুধুমাত্র কিতাব যথেষ্ট না শুধুমাত্র কিতাব যথেষ্ট না যদি যথেষ্ট হতো আল্লাহ বলতেন ইহদিন সিরাতুল মুস্তাকিম সিরাতুল কোরআন সুন্নাহ আল্লাহ বলেননি আল্লাহ এখানে ব্যক্তির কথা বললেন ব্যক্তির কথা বললেন আমাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চার শ্রেণীর ব্যক্তির দিকে ইঙ্গিত করলেন কোরআন সুন্নার কথা বলেননি এর অর্থ আবার এটা না যে কোরআন সুন্না আলাদা কারণ এই ব্যক্তিদের পথই সেটা কোরআন সুন্দর পথ যেটা কানা ফলকুহাল কোরআন নবীর আদর্শ কি আয়সরদি আল্লাহকে জিজ্ঞেস করা হলো আমার নবীর জীবন আদর্শ কি ছিল কানা ফলকুহাল কোরআন তার জীবন আদর্শ ছিল আল কোরআন কোরআনের মধ্যে যে বিষয়টাকে ভাবে দেখতে পাও তারই প্রায়োগিক নমুনা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জীবনী কোরআনের মুজাসম রূপ সুতরাং হেদায়ত পাওয়ার জন্য কোনো একটার উপর নির্ভর না করা কিতাবও লাগবে ব্যক্তিও লাগবে অনেকে আবার কিতাব থেকে বিমুখ হয়ে যায় আমাদের সমাজে এটা অনেক প্রচলিত দিনে মেহনত করে কিন্তু দিনই মেহনত করে কিতাবের কোনো জরুরতই অনুভব করে না অথবা সর্বোচ্চ নেশাবের মধ্যে যে কিতাব আছে একটা দুইটা এগুলোকে পড়া বা তালিম করা এটাকেই মনে করে হেদায়তের জন্য কাফি এর অতিরিক্ত পড়াকে এটা যে একটা জরুরি বিষয় এটা জরুরি মনেই করে না আমি আমার নিজেকে জিজ্ঞেস করি আমি আমার এই জীবনে কয়টা বই পড়েছি নিজেকে জিজ্ঞেস করি প্রত্যেকে অথচ পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছিল সে আয়াতে কি বলা হচ্ছে ইকরা ইকরা অর্থ কি পড়ো ইকরা অর্থ পড়ো কেয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা কিতাব তুমি তোমার আমল নামা পাঠ করো হাসিবা হিসাব আদায়কারী হিসাবে আজ তোমার জন্য তুমি যথেষ্ট আমার হিসাব করতে হবে না তোমার দিয়ে দিলাম পাঠ করো নাও তোমার হিসাব তুমি এখানে বুঝতে পারবে তো শুরু হলো ইকরা দিয়ে পরো দিয়ে আর কেয়ামতের দিনও বলা হবে পরো মাঝখানে না পড়ার সুযোগ কোথায় যে ধর্ম আমাদেরকে শিখায় সর্বপ্রথম আয়াতের মধ্যেই শিখায় পড়ো সেখানে আমি চেতনা লালন করি না এসব বইটা এগুলো আমাদের জন্য না এগুলো পড়ার দরকার নেই এগুলো মোল্লা মুন্সিরা পড়বে তার মানে আমি বলতে চাই যে হেদায়ত সেরেফ মোল্লা মুন্সির জন্য যথেষ্ট আর আমি কিতাব ছাড়াই আমি হেদায়তের পথে চলতে থাকব কিতাবকে কয়জন জরুরি মনে করি এই একটা গোমরাহী কিতাবের সাথে কোনো সম্পর্কই নেই আর একটা ভ্রান্তি হলো শুধু কিতাবই আমার জন্য যথেষ্ট কোনো ব্যক্তির কাছে কারো ধার ধারবো না কারো শরণাপন্ন হব না আমার বুঝি চূড়ান্ত কথা এটা আরেক গুমরাহী নিজের বোঝের উপর নির্ভর করা এটা তো তখনই সম্ভব হতো যখন সরাসরি আল্লাহর পক্ষ থেকে যদি আমাকে গাইড করা হতো যেভাবে কেত পরিচালনা করা হয় রাসুলের ভুল হওয়ার সুযোগ নেই ভুল হবে সাথে সাথে আল্লাহ তালা ওহি নাজিল করে দিবেন সতর্ক করে দিবেন কিন্তু আমার ক্ষেত্রে কি এরকম হবে একটা ভুল করব আমার ভেতরে একটা টিউবলাইট জ্বলে উঠবে হ্যাঁ এটা ভুল আমি বিরত হয়ে যাব অথবা সামনে একটা রেড লাইট জ্বলবে আর সঠিক হলে তখন একটা সবুজ বাতি জ্বলবে বিষয়টা কি এরকম তাহলে আমি তো বুঝতে পারছি আমি পড়ছি আমি বুঝছি আমি বোঝার চেষ্টা করছি আমার বুঝতে সঠিক কিনা নিজের আকলের উপর নির্ভর করা কি যথেষ্ট আরে ভাই ইবলিস গুমরা হয়েছিল ইবলিসকে কি আরেকটা ইবলিসে ধোকা দিয়েছিল আমরা তো যে কোনো গুনাহ করলে সহজ ভাই এই কাজটা করলে কেন না হুজুর আমি আসলে বুঝিনি শয়তান করিয়ে ফেলেছে যা কিছু করব যত দোষ করব সব দোষের ড্রাইভার কার শয়তানের এত শয়তান যে গুনাফটা করলো জান্নার থেকে চির বিতাড়িত হলো শয়তানকে কোন শয়তান ঢুকে দিয়েছিল শয়তান ছিল শয়তানের অপরাধ ছিল শয়তান আল্লাহ বিধানের সামনে নিজের যুক্তিকে দিয়েছিল নিজের বুঝকে নিজের আকলকে কথা মনে করেছিল আল্লাহ তালার বিধানের প্রতি সম্মান প্রদর্শন করেনি আজ আমাদের সমাজের মধ্যে যেটা হচ্ছে সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা যে আল্লাহ কি বলল রাসুল কি বলল কোরআন কি শিক্ষা দিল সাহাবাই কেরামকে আদর্শ রেখে গেল আর দেখার দরকার নেই এগুলোকে রাখো এগুলো পিছে আমার আকল কি বলল আমার মানুষরা আমার জনগণ কি বলল এটাই চূড়ান্ত কথা এর সঙ্গে কোরআন মিললে মিলবে না মিললে ওইটা পরে ওটা দ্বিতীয় ধাপে দেখার বিষয় এমন হয়েছে না সেকুলার মানে কি নিরপেক্ষতা মানে কি এখানে ধর্মকে টানা হবে না ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু এটা না যে নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না সেকুলারিজম কিন্তু এই কথা বলে না সেকুলারিজম বলে ধর্ম থাকবে ধর্ম মসজিদে থাকবে তোমার ঘরে থাকবে ধর্মকে এখানে কেন না এই জায়গাটাকে ধর্ম থেকে মুক্ত রাখো কিন্তু একজন মুসলমান সে ধর্ম থেকে মুক্ত রাখার সুযোগ কোথায় সে তো সব জায়গায় ধর্ম খুঁজবে হ্যাঁ সব জায়গায় ধর্ম খুঁজতে গেলে বলা হবে তোমরা তো ধর্মান্ধ আরে ভাই ধর্মের জন্য অন্ধ কেন ধর্মের জন্য এর থেকে বড় কিছু হওয়া লাগলো না সমস্যা নেই ধর্মের সামনে অন্ধ হতে সমস্যা কোথায় অন্ধ মানে কি ধর্ম যা বলেছে অন্ধভাবে মেনে নেই আমার আকল খাটানোর দরকার নেই যথেষ্ট রাসুলের সমাজের মধ্যে বেদুইন সাহাবি যারা ছিল গ্রামের সাহাবি নিরক্ষর সাহাবি তারাকে সবগুলো বিষয়কে এরকম একেবারে গোড়া থেকে আমরা যেমন গোড়া থেকে বোঝার চেষ্টা করি এই মাসালার দলিল কি যুক্তি কি কারণ কি এরকমকে সবগুলো যাচাই বাছাই করে এভাবে গ্রহণ করতেন নাকি রাসুল বলেছেন যথেষ্ট রসুল আখবিরিনী বেআমাল ইউদখিলুল জান্নাহ আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল আমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে জান্নাতে প্রবেশ করাবে রাসূল বলতেন এই আমল করো হা যথেষ্ট কোন কোন সাহাবী বলছেন লা আজিদু আলা হাযা ওয়া আনকুসু এর উপর আমি কমাবো না বাড়াবো না আপনি যা বলছেন এটাই চূড়ান্ত কথা কমাবো না বাড়াবো না বাড়ানো কিন্তু খারাপ না রাসূলকে এক বয়ানে সব কথা বলে দিয়েছেন চারটা পাঁচটা শিক্ষা হয়তো উল্লেখ করেছেন তো সেই সাহাবির এতটা অগাধ ভক্তি এবং ভালোবাসা ছিল আজিদ হ্রাস বৃদ্ধি করব না সুতরাং কিতাবও লাগবে ব্যক্তিও লাগবে ব্যক্তির থেকে নির্দেশনা নিব ব্যক্তির নির্দেশনার আলোকে কিতাব পড়ব মন গড়া ভাবে নিজের লাগামকে মুক্ত ভাবে ছেড়ে দিলে এই কিতাব কিতাব তো সব রকম কিতাবই আছে ভালো কিতাবও আছে মন্দ কিতাবও আছে গত সপ্তাহে বলেছিলাম রসুল্লাহ সিরাত নিয়ে আমরা কয়টা বই লিখেছি এর থেকে অনেক বেশি বই লিখে রেখেছে ওরিয়েন্টালিস্টরা প্রাচ্যবিদরা মুস্তাশরিকিন ওরিয়েন্টালিজমের সঙ্গে হয়তো আমরা কেউ কেউ পরিচিত এই পাশ্চাত্যের ওরিয়েন্টালিস্ট হয়তো লেখক মুসলমানই না ইসলাম নিয়ে বই লিখছে সিরাত নিয়ে বই লিখছে কোরআন নিয়ে বই লিখছে দেখা যাচ্ছে বইয়ের মধ্যে নাইনটি ভালো জিনিস দিচ্ছে আর ফাইভ পার্সেন্ট কোন ফাঁক দিয়ে আমাকে গলত জিনিস গিরিয়ে দিচ্ছে ওই ফাইভ পার্সেন্টে যথেষ্ট এরকম ফাইভ পার্সেন্ট হতে হতে হতে একটা পর্যায়ে গিয়ে অনেক হয়ে যাবে বই পড়ার ক্ষেত্রে নিজেকে লাগামকে অন্ধভাবে ছেড়ে না দিই কারো থেকে গাইড নিয়ে যারো যার ইলমের উপর আমার আস্থা হয় সবার ইলমের উপর সবার আস্থা হওয়া জরুরি না যার ইলমের উপর আমার আস্থা হয় তার থেকে আমি নির্দেশনা গ্রহণ করি সে আলোকে আমি নিজেকে পরিচালিত করি মাঝহের বিষয়টাও কিন্তু এমন যদি তোমরা না জানো আলেমদেরকে জিজ্ঞেস করো আল্লাহ শিক্ষা যদি না জানো আলেমদেরকে জিজ্ঞেস করো দেখেন একজন সাধারণ মানুষ যে হয়তো শিক্ষিত না অথবা দু এক ক্লাস পড়েছে তার পক্ষে কি হানাফি মাঝহাব উদাহরণস্বরূপ মাঝহাবের গোড়ার কিতাবগুলো ইমাম আবু হানিফা লিখে গেছেন বা ইমাম মোহাম্মদ লিখে গেছেন ইমাম আবু ইউসুফ লিখে গেছেন সেই কিতাবগুলো পড়া সম্ভব সাধারণ মানুষ তো দূরের কথা আপনি মাদ্রাসাগুলোতে গিয়ে খোঁজ নেন যে কয়েকজন ইমাম মোহাম্মদের কয়েকটা কিতাবের ব্যাপারে পরিচিত যে কি কি কিতাব উনি লিখে গেছেন কিতাবগুলোর নাম জানেন কি ভুল বলছি আমি এই তো ছাত্ররা আছে এখানে কথা কি ভুল তো সব কিতাব সবাই পড়ে বিষয়টা এরকম না আল্লাহ তালা সাধারণ মানুষকে হুকুম দিচ্ছেন খেয়াল করেন আল্লাহ তালা সাধারণ মানুষকে হুকুম দিচ্ছেন তুমি যেই ব্যাপারে জানবা না আলেমদেরকে জিজ্ঞেস করো আচ্ছা যখন উদাহরণস্বরূপ আমি একটা বিষয় জানি না আলেমকে জিজ্ঞেস করলাম সেই আলেম মন করা সমাধান দিবেন নাকি কিতাব এবং সুন্নার আলোকেই দিবেন যদি তিনি মুজতাহিদ হন মুজতাহিদ মানে ইজতেহাদ করার যোগ্যতা কোরআন এবং সুন্নাস থেকে সরাসরি বিধান বের করে আনার বিধান উদ্ঘাটন করার যোগ্যতা থাকে তাহলে তিনি সরাসরি কোরআন এবং সুন্নাস থেকে বিধান উদ্ঘাটন করে আমাকে বর্ণনা করবেন উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফ রাহিমাহুল্লাহকে কেউ কোনো মাসালা জিজ্ঞেস করলে তিনি কি বলবেন যমুক ইমাম এই কথা বলেছেন তার কি এটা বলা জরুরি নাকি তিনি বলবেন যে কাল আল্লাহ তালা একটা আয়াত কাল রসুল্লাহ সাল্লাহাম একটা হাদিস এই হাদিসের আলোকে এই মাসালা প্রমাণিত হয় কিভাবে হয় কারণ হয়তো বলে দিচ্ছেন আর যদি তিনি মুস্তাহিদ না হন তিনি এমনি আলেম কিন্তু সব আলেম তো সমান স্তরের হবেন না হাতের পাঁচ আঙ্গুল সমান যদি তিনি মুস্তাহিদ না হন তাহলে তিনি কি করবেন যেহেতু তিনি মুস্তাহিদ না সরাসরি বিধান উদ্ঘাটন করার যোগ্যতা তার নেই তিনি এমন কোন আলেম যিনি মুস্তাহিদ ছিলেন বিধান উদ্ঘাটন করার যোগ্যতা যার ছিল তার ফতোয়ার উপর নির্ভর করবেন আমাদেরকে কেউ মশলা জিজ্ঞেস করলে আমরা কি করি আমাদেরকে কেউ মশলা জিজ্ঞেস করলে আপনি জিজ্ঞেস করবেন আমাকে আমি জিজ্ঞেস করব কিতাবকে উনিশ আর বিশের পার্থক্য আপনি কিতাব খুলতে জানেন না কিতাবের ভাষা বোঝেন না আপনি জিজ্ঞেস করছেন আমাকে আর আমি মন করা সমাধান দিয়ে দিচ্ছি নাকি আমি খুলছি কিতাব তাহকিক করছি কিতাবের মধ্যে কি বলছে সেটা সমাধান দিচ্ছি এখন তাহকিক করার ক্ষেত্রে কোরআনের বিধান উদ্ঘাটন করার ক্ষেত্রে কিছু মূলনীতি আছে সেই মূলনীতির আলোকে বিধান উদ্ঘাটন হবে একটা মূলনীতির নাম হলো আল ফিকুল হানাফি একটা মূলনীতির নাম হলো আল ফিকুল শাহি একটা মূলনীতির নাম হলো আল ফিকুল হাম্বালি একটা মূলনীতির নাম হলো আল ফিকুল মালিকি তার মানে কি আপনি যখন আমাকে কোনো সমাধান জানতে চাচ্ছেন তো এই সমাধানটা বিভিন্ন মূলনীতির আলোকে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম দেওয়া হয়েছে এই মাসাল্লাহ সমাধান ফতোয়া স্বামীতে একরকম লেখা হয়েছে এক মূলনীতি অনুসারে আল মুগনি হাম্বলি মাঝহের কিতাব সেখানে আরেক মূলনীতি অনুসারে লেখা হয়েছে ইমাম শাহের কিতাবুল উম সেখানে আরেক মূলনীতি অনুসারে লেখা হয়েছে আল সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে সবগুলো মূলনীতিকে জমা করা হয়েছে এখন সবগুলোকে একসাথে মানুষ সম্ভব সাঁতার এভাবেও কাটা যায় এভাবেও কাটা যায় গাড়ি এভাবেও চালানো যায় এভাবেও চালানো যায় এক একজন ড্রাইভার এক এক রকম চালায় ওই যে সাইকেল গুলোতে আমরা যখন মাইলেজ সম্পর্কে জিজ্ঞেস করি এক লিটারে কয় মাইল যাবে তো বলে ভাই এটা হলো ড্রাইভারের উপরও নির্ভর করে রোডের উপরও নির্ভর করে সব ড্রাইভারের চালানো দিয়ে সমান যাবে না কোন ড্রাইভারেরটা দিয়ে একটু বেশি যাবে কোন ড্রাইভারেরটা কম যাবে কোন রোডে বেশি যাবে কোন রোডে কম যাবে হাইওয়েতে আপনি টানেন একটু বেশি যাবে ভাঙ্গা রোডে টানেন একটু কম যাবে বোঝা যাচ্ছে কথা পার্থক্য হবে তো এখন দুটো কি একসাথে করা সম্ভব জমা হবে না কেউ এখন মূলনীতি তো আরো অনেক মূলনীতি ছিল গত সপ্তাহে বলেছি মাঝহাব যে পৃথিবীতে চারটা ছিল তা না আরো শত শত ইমাম ছিলেন অনেক ইমাম ছিলেন যাদের নামও হয়তো আমরা শুনি না কিন্তু মতের কাছে সবগুলো শক্তিশালী মনে হয়নি বা সবগুলো সংরক্ষিত হয়নি চারটা মাঝহাব যুগে যুগে আমাদের মধ্যে সংরক্ষিত আছে যে মাঝহাবগুলোর অনুসরণ করে গেছেন একেবারে ইতিহাস খ্যাত বরেণ্য ওলামা একেরাম এমনকি যাদের নিজেদের ইস্তেহাদের যোগ্যতা ছিল উদাহরণস্বরূপ শাহলিউল্লাহ মহাদেশ দেহলবি তার ব্যাপারে মনেই করা হয় বা বলাই হয় যে তার এই পরিমাণ যোগ্যতা ছিল যে তিনি নিজস্ব ইস্তেহাত করার যোগ্যতা রাখতেন তারপরে তিনি হানাফি মাজহাবকে অনুসরণ করেছেন আরো গোড়ায় যান ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের নাম কে না শুনেছে ইমাম আবু হানিফার খাদ সাগরে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ তাদের ব্যাপারে বলাই হয় তারা যদি ইমাম সাপে থেকে উচ্চ স্তরে নাও হন তার অন্তত নিম্ন স্তরের নাম তার মানে কি সমান বরাবর তাহলে তারা কি পারতেন না আলাদা মাঝহাব বানিয়ে ফেলতে পারতেন অবশ্যই পারতেন তারপরে এই মূলনীতিকে অনুসরণ করেছেন কেন তাদের কাছে মনে হয়েছে এই মূলনীতি কোরআন এবং সুন্না সমর্থিত তো এখন গোড়ায় আসেন যে একজন সাধারণ মানুষ তিনি জিজ্ঞেস করবেন তার অঞ্চলের আলেমকে মাসালার সমাধান আমি তো এখানে বসে শ্রীলঙ্কার আলেমকে মাসালার সমাধান জিজ্ঞেস করা সম্ভব না সম্ভব অথবা এক মাসালায় যদি এমন হয় যে আমি আমেরিকার কোনো মুফতিকে জিজ্ঞেস করলাম এক মাসালায় সম্ভব দশ মাসালায় সম্ভব না অন্যভাবে দেখেন বিষয়টা আমাদের সমাজে যারা বলে আমরা মাঝভাব মানি না কিন্তু আমি দেখি অধিকাংশ ক্ষেত্রে মাঝভাব মানে কিছু ক্ষেত্রে মানে না কেমন নামাজের দশটা মাসাল্লা হয়তো তিনি জানেন বা চব্বিশটা মাসালা তিনি জানেন যে মাসাল্লাগুলোতে তিনি হয়তো হানাফি না কোনো মাসালায় হাম্বলি মাঝহাব মানছে কোনো মাসালায় সাফি মাজহাব মানছে কোনো মাসালায় নিজের মতো করে একটা মানছে ঠিক না কেউ হাত এভাবে বাঁচছে কেউ আবার এভাবে বাঁচছে কেউ আবার নাভির উপরে একটু বাঁচছে তা সবাই একরকম করছে তাও না ব্যতিক্রম ঠিক না কেউ আমিন বলছে এত জোরে আসমান জমিন কেঁপে যাচ্ছে কেউ বলছে হালকা একটু জোরে কেউ বলছে এমন জোরে যে পাঁচজন শুনে কেউ বলছে এমন জোরে দশজন শুনে কাজ কিন্তু একরকম না কারণ আমিন শুনলে মাঝে মাঝে বুকও কেঁপে ওঠে এত জোরে অথচ না কোনো সাহাবির থেকে এমন দেখানো যাবে যে তারা এত জোরে ভলিউম বাড়িয়ে আমিন বলেছেন জাসমুল জমিন কেঁপে ওঠে বিপ্লবী আমিন সহজ কথায় হয় কি না এরকম তা আমল একরকম হয় না তো এখন দেখেন নামাজের বিশটা মাসালায় তিনি হয়তো বলছেন যে আমি নির্দিষ্ট কোনো মাঝহাবকে ফলো করছি না তো ইসলাম কি শুধু নামাজের না তিনি কি অর্থনীতির মধ্যে জড়িত না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে জড়িত না বিয়ে শাদী ফ্যামিলির মধ্যে জড়িত না বিচার ব্যবস্থা অন্যান্য কাজ রাজনীতির মধ্যে জড়িত না সব ক্ষেত্রে ইসলামের সমাধান আছে কিনা সব ক্ষেত্রে ইসলামের সমাধান আছে সমাধানগুলো কিভাবে বের হয়েছে ওই চার মূলনীতির কোন একটা মূলনীতির আলোকে বের হয়েছে কোনটা বের হয়েছে সাফি মূলনীতি অনুসারে কোনটা হানাফি মূলনীতি অনুসারে যারা বলে মাঝহাব মানি না তারা হয়তো নামাজের এই বিশটা মাসালার মধ্যে মাঝহাব মানে না আর বাকি আর দুই হাজার মাসালার মধ্যে তিনি নিজের অজান্তেই মাঝহাব মানছেন হানাফি মাঝহাবি মানছেন জানেন না হ্যাঁ ধীরে ধীরে জানার পরিধি বাড়ছে একটা সময়ে দশটা মাসালা নিয়ে মারামারি চলতো এখন বিশটা মাসালা নিয়ে সমাজে কাটাকাটি চলে বোঝা যাচ্ছে না কথা হ্যাঁ এই দেশে সবাই হানাফি হতে হবে এই কথা কেউ বলেন এই কথা কেউ বলে কিন্তু সাধারণ মানুষের দায়িত্ব হলো আলেমের শরণাপন্ন হওয়া আর আলেমের দায়িত্ব হলো মন গড়া উপায় না বরং কোনো একটা মূলনীতি অনুসারে সমাধান দেওয়া যেই অঞ্চলের ওলামায় কেরাম যেই মূলনীতি ব্যাপকভাবে অনুসরণ করেন সেই অঞ্চলের সাধারণ মানুষের মাঝহাবও অটোমেটিক সেটা হয়ে যায় কেন কারণ বিপরীতটা জানা তাদের জন্য একটু কঠিন আমি হাম্বলি হয়ে গেলাম হ্যাঁ চাইলে হয়ে যেতে পারি এটা তো ধর্ম পাল্টানোর মতো কোনো বিষয় না এরকম নাকি যে হাম্বলি হওয়া আর খ্রিস্টান হওয়া এক কথা নজবিল্লাহ হয়ে গেলাম হাম্বলি কিন্তু হাম্বলি মাঝহাবের সবগুলো মানে মাঝহাব তো অর্ধেক অর্ধেক মানা উচিত না যে কিছু মশালা হাম্বলি হবো আর কিছু মশালায় হানাফি মানলে একটা মানি আমি হ্যাঁ কোনো মশালা যদি এমন হয় যে করমসুন্নার সঙ্গে সাংঘর্ষিক সেটা ওলামাই কেরামা ফতোয়া দিবেন না আচ্ছা এখন আমি অঞ্চলে হাম্বলি হয়ে গেলাম প্রতিটা আলায় হাম্বলি মাস মানে হাম্বলি আলেমদের থেকে সমাধান জানা আমার পক্ষে সম্ভব বাধ্যতা মুশকিল হয়তো হাম্বলি ওলামায় কেরাম আছেন সৌদি আরবে আছেন প্রতিটা মাসালে তাদের ক্ষেত্রে আমি মেইল করব মেইলের সমাধান আসবে অথবা তাদের সঙ্গে যোগাযোগ করব ফোনে কথা বলবো বা গিয়ে দেখা করবো মুশকিল কিনা এই জন্য অঞ্চলের মধ্যে হানাফি মাঝহাব ছড়িয়ে গেছে এমন না যে আমরা মানুষকে বলি যা চার মাঝহাব বাতিল সেগুলোকে অনুসরণ করলে জাহান নামে বিষয়টা কখনো এমন না আবার এর অর্থ এটাও না যে আমরা বলি এই কোন ক্ষেত্রে যেখানে মনে চাবে ভালো লাগবে হানাফি মাঝহাব মানবেন যেখানে মনে চাবে হাম্বলি মাঝহাব মানবেন যেখানে মনে চাবে সাথেই মাঝহাব মানবেন তাহলে তো বিষয়টা মাঝাব মানানো নস মানা হয়ে যায় যখন যেটাকে সহজ মনে হয় সেটাকে মানলাম এই মাঝাব এটা সহজ এটা মানলাম এই মাঝাব এটা সহজ এটা মানলাম কারণ আমি তো আর মূলনীতি জানি না দলিলের সঙ্গে কোনটা বেশি খাপ খায় সেটা তো আর বুঝি না আমি বুঝি কোনটা আমার নফসের কাছে ভালো লাগে বুঝে আসলো যাই হোক এখানে মাঝহাব প্রসঙ্গে আমাদের আলোচনা না আর এই বিষয়গুলো নিয়ে উম্মতের মধ্যে অনৈক্য হওয়ার মতো কোনো বিষয় না এগুলো নিয়ে তো আজকাল মারামারি কাটাকাটি অথচ উভয়ই তাওহিদে বিশ্বাসী উভয়ই রেসালাতে বিশ্বাসী উভয় আখেরাতে বিশ্বাসী মূল উসুল যখন ঠিক আছে এই সামান্য সামান্য বিষয় নিয়ে মারামারির কি ফজিলত আল্লাহ আলম যেই সমাজের মধ্যে যেই সুন্নাহ প্রচলিত একটা আমল এই নামাজ এই অঞ্চলের মধ্যে নামাজ এভাবে পড়ছে সেখানে আপনি আরেকটাকে জোর করে প্রতিষ্ঠা করা পালন বলেন জোর করে আরেকটাকে প্রতিষ্ঠা করা এর কি বিশেষ কোনো ফজিলত আছে বলে মনে হয় পৃথিবীর মধ্যে অমুসলিমদের মধ্যে ইসলাম প্রচার করার ব্যাপারে যতটা না মানুষের মধ্যে উদ্যোগ দেখা যায় তার থেকে বেশি উদ্যোগ দেখা যায় এখন এই সমস্ত বিষয়ের প্রচার নিয়ে আমার চোখে এমনটাই মনে হয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে সেখানে একটু অর্থায়ন করা সেখানে একটু ইসলাম প্রচারের ব্যবস্থা করা না এগুলোর খবর নাই খবর হলো কিভাবে ওই মসজিদের মধ্যে গিয়ে এই জিনিসটাকে প্রতিষ্ঠা করা যায় কেন যেটা চলছে সেটা কি সমস্যা যেটা কোরআন সুন্দর খেলাফ সেটা তো হবেই না আগের শব্দগুলোতে বলেছি চারো ইমাম থেকে এই কথা বর্ণিত আছে তারা বলেই গেছেন যে আমাদের কোন কথা যদি কোরআন এবং সুন্নার সঙ্গে সাংঘর্ষিক পাও আমাদের কথাকে সুরে ফেলো কোরআন এবং সুন্নাকে গ্রহণ করো কোরআন এবং সুন্নার মতই আমাদের মত ইমাম আবু হানিফার কয়টা মতকে আপনি পাচ্ছেন সেই মতের উপর ফতোয়া দেওয়া হয় মাদ্রাসার ছাত্রদের কাছ থেকেও গিয়ে জিজ্ঞেস করে দেখেন কোন মাসালায় বলা হচ্ছে এই মাসালা ইমাম আবু হানিফার মতের উপর ফতোয়া না এখানে ইমাম আবু ইউসুফের মতের উপর ফতোয়া এখানে ইমাম মোহাম্মদের মতের উপর ফতোয়া এখানে ইমাম জুফারের উপর ফতোয়া এখানে ইমাম হাসান ইবিন জিয়াদের উপর ফতোয়া এখানে বাদায়ুসোনায়ের লেখকের উপর ফতোয়া এখানে ফতোয়া স্বামীর লেখকের উপর ফতোয়া এখানে অমুকের উপর ফতো অমুকের উপর ফতোয়া এভাবে বলা হয় তো এতজনকে টানা হচ্ছে কেন হানাফি মাজাব মানে ভাববেন না যে ইমাম আবু হানিফা যা বলেছেন সেটাই হানাফি মাজাব আমার মনে হয় না চল্লিশ পার্সেন্টের বেশি ওনার মত মাঝাবে গৃহীত হয়েছে আমার ধারণা আল্লাহ আলম এই মাঝাবের মধ্যে কত হাজার ইমাম এই পর্যন্ত অতিক্রান্ত হয়েছেন যারা এক একজন অনেকজন নিজে মুস্তাহিদ হওয়ার মতো যোগ্য ছিলেন হানাফি ফুকাহায় কেরামের জীবনী নিয়ে যে সমস্ত কিতাব রচিত হয়েছে উদাহরণস্বরূপ আলফাওয়া ইদুল বাহিয়া ফিতা রাজিমিল হানাফিয়া কিতাবগুলো খুলে দেখেন আপনি এটা ভাবার কারণে ইমাম আবু হানিফা যা বলেছেন অন্ধভাবে মেনে নিচ্ছি অন্ধভাবে তো মানতাম তিনি নবী হলে তিনি কি নবী নাকি যেহেতু তিনি নবী না নবী না মানে তিনি মাসুম না তারও ভুল হবে তারও ভুল হতে পারে অস্বাভাবিক কিছু না তিনি মানুষ আর মানুষের ভুল হবে এটাই স্বাভাবিক তো কয়টা মাসালা ইমাম আবু মতের উপর ফতোয়া দিচ্ছি আর আমাদের যুগের এখনের যে সমস্যার সমাধানগুলো করছি আমাদের যুগকে ইমাম আবহানিফা দেখে গিয়েছিলেন তিনি শেয়ার বাজারের সমাধান দিয়ে গিয়েছিলেন অর্থনীতি ব্যাংকিং এগুলো সমাধান দিয়ে গিয়েছিলেন এগুলো সমস্যা সমাধান করতে বের হচ্ছে যদি আপনি ভাবেন সব ক্ষেত্রে মনে হয় ওনার মতকে অন্ধভাবে গ্রহণ করে নেই এগুলো হলো অজ্ঞতার ফসল এই সমস্ত মত অজ্ঞতার ফসল আজকাল তো নাজুবিল্লা এমন কথা বলা হয় লাহ মোহাম্মদ রসুল্লাহ এটাও নাকি শিব কোন সহি হাদিসে নেই অথচ সহি হাদিসে আছে সহি হাদিস মানে আপনি যদি ভাবেন যে ছয় কিতাবের মধ্যে থাকেই সহি হাদিস বুখারি মুসলিম তিরমিদি নাসাই আবুদাউদ ইবনে মাজা এই ছয় কিতাবের মধ্যে থাকলে সহি হাদিস আর ছয় কিতাবের বাইরে থাকলে গলদ হাদিস তাহলে তো আপনি হাদিস শাস্ত্রের সঙ্গেই পরিচিত না হাদিস সহি না প্রমাণিত হবে হাদিস যারা বর্ণনা করেছে তাদের যোগ্যতা তাদের জীবনী অনুসারে কোন হাদিস এমন হতে পারে বোখারিতে নেই কিন্তু সেই হাদিস বোখারির হাদিসের থেকে শক্তিশালী অস্বাভাবিক কিছু না এটা তো কিতাব দিয়ে মাপা হবে না মাপা হবে বর্ণনাকারী দিয়ে ব্যক্তি দিয়ে যাই হোক অপ্রাসঙ্গিক বিষয় ইহদিনা সরাতল মুস্তাকিম সরাতল্লাদিন আনামতা আলিহিম এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে হেদায়ত পাওয়ার জন্য ব্যক্তিকে অনুসরণ করা কোনো ব্যক্তির শরণাপন্ন হওয়া ব্যক্তির গাইড অনুযায়ী চলা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের আয়কায়তে আল্লাহ তালা এদিকে ইঙ্গিত করেছেন আল্লাহকে ভয় করো এবং সাদিকিন সত্যবাদী বান্দাদের সঙ্গে থাকো দুটোর মধ্যে মিল কোথায় মিল হলো আল্লাহকে ভয় করতে গেলে গুনাফ থেকে বিরত থাকতে হলে পরিবেশের বড় একটা অবদান আছে যেটাকে আমরা বাংলায় বলি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ খারাপ মানুষের সঙ্গে চলবো আল্লাহকে ভয় করা কঠিন ভালো মানুষদের সঙ্গে চলবো আল্লাহকে ভয় করা সহজ সর্বশেষ আয়তে বলা হচ্ছে পরে হে আল্লাহ আপনি সিরাতে আগে বলা হয়েছে সিরাতে মুস্তাকিমের পর পরিচালিত করুন সিরাতে মুস্তাকিম হলো ওই সমস্ত মানুষদের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন শেষ আয়াতে বলা হচ্ছে আমাদেরকে সেই পথে পরিচালিত করবেন না যারা গজবগ্রস্ত এবং যারা পথভ্রষ্ট একটু পূর্বে আমরা বলেছি গজবগ্রস্ত দ্বারা কারা উদ্দেশ্য যারা সত্যকে চিনেছে কিন্তু মানেনি আর পথভ্রষ্ট হলো যারা সত্যকে চিনেও নি মানেও নি তিরমিদে শরীফের হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহাম সাল্লাহাম নিজেই স্থির করেছেন আদি ইবনে থেকে বর্ণিত হাদিস যে আল মকবুবা আলিহিম গজবগ্রস্ত দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি সম্প্রদায় যারা সত্যকে চেনার পরও সত্যকে মানেনি বিশেষ করে আল্লাহ তারা যে বিধান দিয়েছিলেন বিচার ব্যবস্থার ক্ষেত্রে তারা আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে সেই বিধানকে বিকৃত করে নিজেদের মতো করে বিধান সাজিয়ে নিত যদি গরিব হতো তার উপর সেই রজমের ফয়সালা কঠিন ফয়সলা প্রয়োগ করতো আর যদি ধনী হতো ক্ষমতাধর হতো সেখানে বিধানকে পাল্টে ফেলতো দুনিয়া বেসামান্য স্বার্থের জন্য আজও আমরা দেখি টাকা হলে সবাইকে কেনা যায় মানুষ সহজে একটা ধোকা খায় যে হজুর এটাকে আপনি বললেন এটা বেদা এটা শিরিক এটা গুণা ওখানেও একটা আলেম আছে এই কথা জবাব দেওয়াটা আসলেই মুশকিল সেখানেও তো আলেম আছে হ্যাঁ সেখানে কোনো সাহাবা আছে তখন এটা হয়তো একটা দলিল হতো তো সেখানেও একজন আলেম আছে আলেম আপনি আমার মনে হয় না বর্তমান পৃথিবীর এমন কোন ফেতনার ক্ষেত্র পাবেন যেখানে কিছু না কিছু আলেমকে আপনি পাবেন না কাদেরকে পাবেন যারা দুনিয়াবি সামান্য স্বার্থের কারণে আল্লাহ তালার দিনকে বিক্রি করে দিয়েছে নিজেরা এলমের সঙ্গে প্রতারণা করেছে অথবা যারা নিজেরাই ভুল করেছে পথভ্রষ্ট হয়েছে দুই শ্রেণী হয় কেউ স্বার্থের কারণে হয় আর কেউ বুঝের ভুলের কারণে হয় এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কিছু না কিছু আলেম পাওয়া যায় তো মানুষ সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় এখানে ডেস্টিনি নাম শুনেছি না আমরা সবাই ডেস্টিনির মধ্যে সবচেয়ে বেশি আমাদের মুফতিয়ানে কেরাম এখানে সমস্যায় পড়তেন যখন একটা ফতোয়া আসতো তো বলতেন যে হুজুর আমি তো নিশ্চিত যোগ দিয়েছি তো সেখানে তো আমাদেরকে আলেমরাই বুঝিয়েছে আলেমরাই ক্লাস নিয়েছে যেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক না এই কথাটা বললে মানুষকে বোঝানো তো মুশকিল মানুষ তো আর পার্থক্য বোঝে না যে এই আলেম কেমন আর এই আলেম কেমন মানুষ তো আক্রোশিয়া চর্মনের মধ্যে দ্বন্দ্ব হলে মনে করে যে পীরে পীরে যুদ্ধ হয় না এরকম কিন্তু পীর আর পীর যে কোন পীরের কি মাতাম এই পার্থক্যই বা কজন করতে পারে তা আলেম সবাই তো আলেম এখন তো আলেম হওয়া আরো সহজ দাওরা ফারেক হলেই আলেম এক লাইনের এবারত যদি পড়তে না পারে আরবি যদি নাও পারে তাও আলেম নাম লেগে যাবে আলেম তা আলেমের ইল মাপবে কি দিয়ে কেউ হয়তো মাপবে কার সার্টিফিকেট কত বেশি কে মদিনা থেকে পড়ে এসেছে আর কে মিশর থেকে পড়ে এসেছে কে মক্কা থেকে পড়ে এসেছে তো বাংলাদেশের আলেমের থেকে তার ফজিলত বেশি বিষয়টি কি এরকম ওই বিদেশে যারা থাকে আমাদের দেশে এদেরকে এমনি সম্মান করা হয় দেখা যায় বিদেশে গিয়ে পেঁয়াজ কাটে গাড়ি চালায় কিন্তু দেশে আসলে তার মর্যাদা মন্ত্রী মর্যাদার মতো হয়ে যায় হয় কিনা এরকম তো বিদেশের জিনিসের কেন যেন একটা দাম বেশি আমাদের মধ্যে এমনি প্রচলিত উনি মদিনা থেকে পড়ে এসেছেন উনি তো বড় হবে আর ইনি দেশে পড়েছে ওই মাদ্রাসায় পড়েছে তার তো ছোটই হবে একটু একটু কম জানবে তো কি দিয়ে মাপবে অথবা কেউ মাপবে বয়স দিয়ে ওনার দাড়ি পাকা বিশাল একটা প্যাট আছে অনেক বড় জুব্বা পরেন অনেক বড় বড় জামা পরেন দেখতে সুন্দর লাগে ওনার কোকিল কণ্ঠস্বর তাহলে ওনারটাই বেশি সঠিক হবে আর আরেকজন দেখতে কম মনে হয় বা এই চিকন চাকন মানুষ অসহায় মানুষ জামা টামা এই নাই তাইলে মনে হয় একটু ছোট হবে কি দিয়ে ভাববে মানুষ দেখেন আল্লাহ রাসুলের উপর যখন ওহি নাজিল করা হয় মক্কার মুশ্রিকরা আপত্তি করত وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم এই কোরআনকে দুই জনপদ অর্থাৎ মক্কা এবং তায়েফ দুই জনপদের কোন সম্মানিত ব্যক্তির উপর কেন নাজিল করা হলো না কোন প্রবীণ ব্যক্তির উপর কেন নাজিল করা হলো না কত প্রবীণ ব্যক্তি ছিল আবু জাহাল আবু সুফিয়ান ওতবা সাইবা উমাইয়াবিন খালাম এরকম প্রবীণ প্রবীণ লোক থাকতে সেই তরুণ মোহাম্মদ যার বয়স মাত্র চল্লিশ আমাদের মধ্যে বেড়ে উঠেছে ছোট বাচ্চা তার উপরে কোরআন নাজিল করা হলো ইসলাম যদি সত্য হতো কেন আবু জাহানের উপর নাজিল হলো না কেন আবু সুফিয়ানের উপর নাজিল হলো না প্রবীণদের থেকে কি নবীনরা বেশি বুঝে ফেললো রাসুল যখন গিয়ে দাওয়াত দিতেন এই কথা বলতো তুমি বলছো এটা তোমার কথা মানবো না আমাদের বাপদাদা যেটা করে গেছে সেটাই মানবো আমাদের বাপদাদা সিন্নির লোভে এই এই কাজ করে গেছে এখন কিছু বললে যে কিছু বললে বাপদাদা তো করে গেছে আরে ওনারা কি ভুল বুঝেছে নাকি এতদিন ধরে চলে আসছে প্রয়োজনে বাপদাদার জন্য জীবন দিব তাও সিন্নি ছাড়বো না হয় কিনা এরকম বাপদাদার অজুহাত বাপদাদার অজুহাত এটা তো মক্কার মুশ্রিকদের স্বভাব কিছু বললেই বাপদাদাকে টানবে আমাদের আকাবের আমাদের বাপদাদা আমাদের হেই আমাদের সেই আমাদের এই যে অজুহাতগুলো তো নবীনদের থেকে প্রবীণরা বেশি বুঝবে প্রবীণদের কথাই বেশি সঠিক হবে আর নবীনদের প্রত্যেকটা কথাই ভুল হবে মক্কার মুশ্রিকদের আপত্তি যেটা আল্লাহ তালা কোরআন উল্লেখ করেছেন আল্লাহ বলেন আহুম তারা কি আপনার রবের রহমতকে বন্টন করা শুরু করেছে যে তারা রবের রহমতকে যেটাকে ইচ্ছা করবে আবু জাহালকে দিবে যেটাকে ইচ্ছা করবে উমাইয়াকে দিবে যেটাকে ইচ্ছা করবে ওতবা এবং সাইবাকে দিবে আমার রবের রহমত আমার রবের রহমত তিনি যাকে ইচ্ছা করবেন তাকে দিবেন দালিকা ফাদুল্লাহ ইউতিহিমাইয়াশা সেটা হলো আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দিবেন নবীনকে ইচ্ছা করলে নবীনকে দিবেন প্রবীণকে ইচ্ছা করলে প্রবীণকে দিবেন আল্লাহর কাছে সমস্ত বিভাজন নেই আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দিবেন আপত্তি করার তুমি কে আল্লাহ নারীকে ঠকিয়েছে না পুরুষকে ঠকিয়েছে সমাজে আলোচনা যদিও ঠকানোর প্রশ্নই আসে না তাও যদি ধরে নিতাম যে কম দিয়েছে কোথাও তাও যদি ধরে নিতাম অবক্ত তাও যদি ধরে নিতাম কম দিয়েছে আপত্তি করার সুযোগ কোথায় আমার আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ কাউকে গরিব বানিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন ইচ্ছা হয়েছে বানিয়েছে তুমি আপত্তি করার কে যাকে গরিব বানিয়েছেন তাকে কি ঠকিয়েছেন নাকি দুনিয়ার গরিব কয় বছরের কষ্ট কেমতের দিন তুমি যে ধনির পাঁচশো বছর আগে জানলাতে যাবা সেই ফজিলত তুমি দেখো না আমার আল্লাহর ইচ্ছা জালিকে ফাদুল্লাহ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা করবেন তাকে দিবেন আমার আমাদের পূর্বের উম্মতরা কাজ করেছে বেশি আমরা কাজ করেছি কম হায়াত কম আমাদের পূর্বে কারো হায়াত নয়শো বছর এক হাজার বছর লম্বা লম্বা হায়াত আমল এক হাজার বছরের আমল আর আমাদের ষাট বছরের আমল সমান হবে কিন্তু সর্বপ্রথম জানলাতে যাবে কারা নু আলাহ ইসলামের উম্মতরা আদম আলহ ইসলামের উম্মতরা এই উম্মত কেন ذلك فضل الله يؤتيه من يشاء আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে দান করবেন তো গায়রুল মাহবুবে আলহী মরদ্দিন এর মাধ্যমে শেষ করে দিচ্ছি এখানে আকিদার আরেকটা মৌলিক শিক্ষার দিকে ইঙ্গিত করা হচ্ছে গায়রুল মাহবুবে আলহীম যারা গজবগ্রস্ত গজব আরবি শব্দ বাংলা হল রাগ ক্রোধ গত সপ্তাহে আমরা সংক্ষিপ্ত এদিকে ইঙ্গিত করেছি আল্লাহ তালা বলছেন সিরাতল্লাদিন আনআমতা আলহীম প্রথমে বলছেন ওই সমস্ত মানুষদের পথ যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন শব্দটা খেয়াল করেন যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন তা নেয়ামত দানকারীকে পরের আয়াতে স্বাভাবিক আগের বাক্য এবং পরের বাক্য মিল থাকতে হয় কিনা একই ছন্দে কথা চলে একই গতিতে কথা চলে কথন হওয়ার তো অসুন্দর আগের আয়াতে বলা হলো যাদের আপনি নেয়ামত দিয়েছেন পরের আয়াতে বলা হলো যারা গজবগ্রস্ত কিন্তু স্বাভাবিক কি ছিল যে যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন এবং যাদের উপর আপনি গজব নাজিল করেছেন তাহলে মিলত না কথা বোঝা যাচ্ছে যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন এবং যাদের উপর আপনি গজব নাজিল করেছেন তাহলে কথাটা মিলত কিন্তু এখানে কিন্তু কথা এভাবে বলা হয়নি প্রথমে নিয়ামত আল্লাহর দিকে নিষ্বত করা হচ্ছে যাদের আপনি নিয়ামত দিয়েছেন পরের আয় তার আল্লাহর দিকে নিষ্বত করা হয়নি যারা গজবগ্রস্ত কেন মৌলিক একটা শিক্ষা আছে গজবগ্রস্ত মানেই বললাম যারা ক্রোধের পাত্র গজব মানেই হলো রাগ আল আলাইহিম শুধু আল্লাহর দিকে নিসবত কেন করা হলো না করা হলো না এই জন্য কারণ যেই ব্যক্তি আল্লাহর শত্রু হবে সে শুধু আল্লাহর শত্রুই থাকবে না সে ফেরেস্তাদেরও শত্রু হবে নবীদেরও শত্রু হবে মোমিনদেরও শত্রু হবে নেয়ামত একমাত্র আল্লাহই দেন এমন না যে আল্লাহ যাকে নেয়ামত দেন তাকে আরো কিছু নেয়ামত রাসুল দেয় আরো কিছু নেয়ামত ফেরেস্তা দেয় বিষয়টা কি এমন নেয়ামত একমাত্র কে দেন আল্লাহ দেন কিন্তু গজব রাগ রাগ একমাত্র আল্লাহ করেন কারো উপর আল্লাহ যার উপর রাগ করেন তার উপর ফেরেস্তারাও রাগ করে রাসুলটাও তার উপর প্রধান্বিত এবং মোমিন্দর উচিত তাদের উপর রাগ লালন করা সুতরাং হাদিসের আলোকে বলাই হচ্ছে যেখানে উদ্দেশ্য হলো ইহুদিরা আর পরে অনেক দল নিন্দার উদ্দেশ্য হলো খ্রিস্টানরা কোরআনেও আল্লাহ তালা উল্লেখ করেছেন ইহুদিদের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলী যাদের উপর আল্লাহ রাগ করেছেন আর খ্রিস্টানদের প্রসঙ্গে বলা হয়েছে বল্লু আনসাবা ইসাবিল যারা সরল পথ থেকে বিচ্যুত হয়েছে পথভ্রষ্ট হয়েছে তো কোরআন দ্বারাই প্রমাণিত যে মাহবুব আলিহিন্দার উদ্দেশ্য ইহুদি আর দল্লিন মানে খ্রিস্টানরা সুতরাং এখানেও আকলিদের একটা মৌলিক শিক্ষা মুসলমান আল্লাহ তালাকে মুসলমানদেরকে ঘৃণা করেন নাকি ভালোবাসেন সুতরাং একজন মুমিন সে সকল মুসলমানকে ভালোবাসবে ভাষা ভিন্ন হওয়ার কারণে বর্ণ ভিন্ন হওয়ার কারণে রং ভিন্ন হওয়ার কারণে মাঝাব ভিন্ন হওয়ার কারণে সম্পদের তারতম্যের কারণে পদর পদবি ভিন্ন হওয়ার কারণে কারো উপর কখনো ঘৃণা লালন করবে না কারণ মুসলমান তো তাকেই ভালোবাসবে যাকে কে ভালোবাসেন আল্লাহ পৃষ্ঠা উল্টা একইভাবে মুসলমান তার উপরে রাগ লালন করবে হিংসা লালন করবে বিদ্বেষ লালন করবে যার উপর কে প্রধান্বিত আল্লাহ সুতরাং আল্লাহ তাল ইহুদি এবং নাসারের উপর প্রধান্বিত সুতরাং ইহুদি এবং নাসারা এবং এই সমস্ত বেইমান এবং কাফেরদেরকে কোন মুসলমান ভালোবাসার পাত্র হিসেবে গ্রহণ করতে সুরাই মুমতাহিনার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইয়া ইহাল্লাদিন হে মোমিন হে ইমানদাল্লাহ আমার দুশ্মন এবং তোমাদের দুশ্মনকে কখনো তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না আল্লাহ দুশ্মন কারা আর যেই ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করে না যিনি তাকে খাওয়াচ্ছেন যিনি তাকে পড়াচ্ছেন যিনি তাকে জীবন দিয়েছেন যিনি তাকে রোগ হলে তাকে আরোগ্য দান করেন যিনি তাকে মৃত্যু দান করবেন যার হাতে তার জীবন যার হাতে তার মরণ সেই সত্তাকে যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহকে তাকে ভালোবাসেন তাকে ঘৃণা করেন সে আল্লাহর দুশ্মন নাকি আল্লাহর বন্ধু আল্লাহর দুশ্মনকে যেই ব্যক্তি বন্ধু হিসাবে গ্রহণ করবে সে কি আল্লাহর বন্ধু হবে না আল্লাহর দুশ্মন হবে আজকাল তো এই ভিত্তিই পাল্টে গেছে এখানে ইমানের মূল শিক্ষা হলো আমার ভালোবাসা এবং আমার ঘৃণা এটা আল্লাহ তালার ভালোবাসা এবং ঘৃণাকে কেন্দ্র করে আবর্তিত হবে আল্লাহ যাকে ভালোবাসেন ভালোবাসতে বলেছেন আমি তাকে ভালোবাসব উদাহরণস্বরূপ স্ত্রীকে ভালোবাসবো কেন কেন আমার আল্লাহ তাকে ভালোবাসতে বলেছেন এখন যদি এমন হয় আমার স্ত্রী ইসলাম ত্যাগ করে ফেলে মোরতাদ হয়ে যায় ইসলাম বলেছে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে তার প্রতি আর ভালোবাসা লালন করতে পারবে না সংসার করতে পারবে না কেন কারণ তুমি মুসলমান তোমার ভালোবাসার কেন্দ্রবিন্দু হলেন আল্লাহ আল্লাহ তালাকে যখন সে অস্বীকার করলো তখন আর সে তোমার ভালোবাসার পাত্র থাকতে পারে না ইসলামের মূল শিক্ষা আজকাল তো ভালোবাসার কেন্দ্রবিন্দু হলো জাতীয়তাবাদ আমার দেশের যদি সে অধিবাসী হয় সে যে ধর্মেরই হোক না কেন আমার বন্ধু আর যদি এ মাটির বাইরে হয় সে যদি আমার মুসলমান ভাইও হয় সে আমার বন্ধু না অথচ এটা তো জাহিলিয়া এটা তো জাহিলিয়া ইসলাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন ছিল রাসুল্লাহ যখন মদিনায় হিজরত করে যান হিজরত করে যাওয়ার আগে আপনি আনসারদের ইতিহাস পড়ে দেখেন আনসারদের দুই গোত্রের মধ্যে আউস এবং খাজরাজের মধ্যে বহু যুগ যুগ ধরে মারামারি চলে আসছিল প্রথমে রাসুল্লাহ সাল্লাহামের কাছে যখন তারা যাওয়ার জন্য আহ্বান পেশ করবে তার পূর্বেই তারা এই আশঙ্কা প্রকাশ করছিল যে হ্যাঁ আল্লাহ রাসুল এখনো তো আমাদের এই দুই গোত্রের মধ্যে মারামারি কোন্দল চলছে হ্যাঁ আল্লাহ রাসুল যখন হিজরত করেন রাসুলের বরকতে তাদের মধ্যে সেই দ্বন্দ্ব মিটে যায় এটা তো ইসলাম আসার আগের হালত আউস এবং খাজরাজ যে আউস আলাদা জাতীয়তা খাজরাজ আলাদা জাতীয়তা ইসলাম এসে দুটোকে মিলিয়ে ফেলেছে আউস এবং খাজরাজ আলাদা কোন জাতীয়তা থাকবে না উভয়ের জাতীয়তা হলো ইসলাম ইসলাম পার্থক্য দূর করে দিয়েছে ভাই ভাই বানিয়ে দিয়েছে ভাই ভাই সুতরাং ইসলামের মধ্যে এটা অন্যতম ইসলামের আকিদা আলওয়ালা অলবারা আলওয়ালা মানে হলো বন্ধুত্ব স্থাপন আমার বন্ধুত্ব স্থাপন হবে তার সঙ্গে যাকে আল্লাহ ভালোবাসে আর আমার শত্রুতা থাকবে তার সঙ্গে যাকে আল্লাহ তালা ঘৃণা করেন আল্লাহ তাহলে কোন মুসলমানকে ঘৃণা করেন ঘৃণা করেন সুতরাং কোন মুসলমানের উপর আমরা কখনো কোনো বিদ্বেষ লালন করব না তার মতের সঙ্গে তার রুচির সঙ্গে আমার মিলুক অথবা না মিলুক যদি সে ভুল করে বোঝাবো ভাই হিসাবে বোঝাবো দিন আর ইসলাম মানে হলো কল্যাণ কামনা ইসলাম মানে মারামারি না ইসলাম মানে গালিগালাজ না ইসলাম মানে কন্দল না ইসলাম মানে হাতাহাতি না কেউ যদি ভুল করে বোঝাবো সে আমার ভাই আজকাল তো অবস্থা এমন হয়ে গেছে বিভিন্ন মজলিসে অজাহাত প্রসঙ্গে দাওয়াত ফেতনাকে কেন্দ্র করে এখন অজাহাত প্রসঙ্গে বিভিন্ন মজলিসে আলোচনা করতে হয় আলোচনার পরে এই কথাটা প্রতিটা মজলিসে আমি শুনতে বাধ্য হই যে হুজুর আর একটু বাড়াই বলতেন ওনার নাম নিয়ে বলতেন আর একটু খোটা মেরে বলতেন কেন ভাই আমি কি এখানে ব্যক্তি বিদ্বেষ করার জন্য বসেছি নাকি ব্যক্তির প্রতি আমার কোনো বিদ্বেষ নেই সেই ব্যক্তি যদি আজকে সদরে যায় আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসবো কোন ব্যক্তির প্রতি তো আমার বিদ্বেষ নেই এখানে শুধু ভুলকে চিহ্নিত করা মাস্তাব কোন ব্যক্তির প্রতি বিদ্বেষ চর্চা করা মাস্তাব না তিনিও মুসলমান সুতরাং এগুলো কি আমার মতের সঙ্গে না মিললেই তার বিরুদ্ধে গিবত করা তার বিরুদ্ধে গালাগালি করা হালাল হয়ে যাবে গিবত করা তখন হালাল হবে যখন কাজটাকে ব্যাপারে মানুষকে সতর্ক না করলে মানুষ গুমরা হবে তখন গিবত হালাল হবে হ্যাঁ কতটুকু হালাল হবে যতটুকু জরুরত এখন সেই ব্যক্তির বাবা মা তুলে গালিগালাজ করা বৈধ হয়ে যাবে তার ব্যাপারে খারাপ কথা বলা অথবা অপবাদ রটনা করা যেই কাজ তিনি করেননি সেটাকেও তার দিকে নিজবত করা বৈধ হয়ে যাবে এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে নেই কারোর সঙ্গে আমার মিলল না বোঝাই ফেতনা করার কি দরকার ফেতনা করার কি দরকার তা আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করা এবং আমল করার তৌফিক দান করুন তো সুরতুল ফাতেহার মধ্যে এই বিষয়গুলো আছে সুরতুল ফাতেহা পড়ছি প্রতিদিন পাঠ করছি অর্থ অনেক অর্থ জানি কিন্তু বিষয়গুলো আমরা অনেকে খেয়াল করি না তা আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বোঝা এবং আমল করা তৌফিক দান করুন আমিন ওয়াহ দাওয়ান আলহামদুলিল্লাহ